হয়তো অনেকের কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হবে আর তা হচ্ছে নওয়াবেদুল ইমান ইমান ভঙ্গের কারণগুলো কি কি আমি আশ্চর্যজনক এজন্য বলেছি আমাদের দেশের মানুষেরা যারা মোটামুটি ভাবে ইসলাম পালন করে এরা উজু ভঙ্গের কারণ কিছুটা হলেও জানে নামাজ ভঙ্গের কারণ কিছুটা হলেও জানে রোজা ভঙ্গের কারণ তাও কিছু জানে কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় ইমান ভঙ্গের কারণগুলো কি তারা মনে করবে যে এটা একটা আশ্চর্যজনক প্রশ্ন ইমান আমার ভঙ্গ হয় এটাই হয়তো কখনো শোনা যায়নি তারপরে ইমান ভঙ্গের কারণ এজন্য আজকে আমরা এই বিষয়টির আলোচনা শুরু করব আজকে মৌলিক যে কারণগুলো অনেকগুলো কারণ আছে এর মধ্য থেকে কোরআন এবং সুন্নার আলোকে মৌলিকভাবে দশটি কারণকে উল্লেখ করা হয়েছে এগুলো আলোচনা হবে এরপরে এই পুফুরি কাজগুলো ইমান ভঙ্গের কারণগুলো পাওয়া গেলেই তাকে কি কি কারণে কাফের বলা যাবে না আর সেই কারণগুলো যদি না পাওয়া যায় তাহলে কাফের বলতে হবে উদু ভঙ্গের কারণের মধ্যেও এমন কিছু বিষয় আছে উদু ভঙ্গের কারণ পাওয়া গেছে কিন্তু উদু ভাঙ্গে নাই একজন লোকের পেশাবের রোগ আছে সবসময় তার পেশাবের ফোটা পড়ে তাহলে পেশাব বা বের হলে পরে উদ্ভঙ্গ হয় কিন্তু যে লোকটা পেশাবের রুগী হয়ে গেছে তার থেকে পেশাবের ফোটা যদি বের হতেই থাকে এমন সুযোগ সে পায় না যে মোটামুটি ওই অর্থের ভিতরে উজু করে সালাদকে আদায় করবে তাহলে শরিয়াতে তার জন্য বলা আছে সে অক্ত হলে উজু করবে এবং অক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার উজু নষ্ট হবে না এই কারণে বাকি অন্য যদি কোনো কারণ পাওয়া যায় ভিন্ন কথা তাহলে উদ্ভঙ্গ হবে এরকম যাদের বায়ু বের হওয়ার কারণ আছে রোগ আছে সবসময় বায়ু বের হতেই থাকে এমনিতে বায়ু নির্গত হওয়া অনুভঙ্গের কারণ কিন্তু যে ব্যক্তি এই রোগে আক্রান্ত সে সালাতের টাইম হওয়ার পরে এতটুকু সময় পায় না যে উদু করে সালাত আদায় করবে তো তার জন্য মাসালা হচ্ছে সালাতের টাইম হলে উঁচু করবে এরপরে সালাত আদায় করবে যতক্ষণ পর্যন্ত টাইম শেষ না হবে অতক্ষণ পর্যন্ত উঁচু নষ্ট হবে না অন্য যদি কারণ না পাওয়া যায় এরকম কিছু বিষয় আছে এজন্য আমরা ইনশাআল্লাহ প্রথমে ইমান ভঙ্গের কারণগুলো আলোচনা করব এরপরে এই কারণগুলো পাওয়া গেলেও কি কি কারণে তাকে কাফের বলা যাবে না সেগুলো আলোচনা হবে এরপরে ইনশাল্লাহ বিস্তারিত ভাবে আবার এই ইমান ভঙ্গের কারণগুলোর প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে যদি আল্লাহ সুহান আমাদেরকে তৌফিক দান করেন প্রথম যে বিষয় ইমান ভঙ্গের কারণ এরকম কারণ কিতাবের থেকে মৌলিক ভাবে দশটাকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর এবারতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরিক করা অংশীদার করা এটা একটা এমন বিষয় যে শিরিক করার কারণে লোকটা ইমানের থেকে বের হয়ে যায় বায়ু নির্গত হলে পরে পেশাব পায়খানা করলে পরে যেমন উজু ভঙ্গ হয়ে যায় রোজা রাখা অবস্থায় স্মরণ থাকলে পরে থাকা অবস্থায় খাওয়া দাওয়া করলে যেরকম রোজা ভেঙ্গে যায় এরকম ভাবে সালাতের মধ্যে কথা বললে যেরকম সালাদ ভেঙ্গে যায় ঠিক সেরকম ভাবে যদি কোনো ব্যক্তি ইমান আনার পরে আল্লাহর এবারদের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অংশীদার বানায় শিরিক করে তাহলে সে ব্যক্তির ইমানটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় সে ব্যক্তির ইমান থাকে না কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে যদি শরিক করা হয় অংশীদার বানানো হয় আল্লাহ এটা ক্ষমা করবেন না এর চেয়ে নিচে ফিরু আর ক্ষমা করবেন দা আলিকা এর চেয়ে ছোট যেগুলো ছোট এগুলো আল্লাহ ক্ষমা করবেন নেমাইয়া সাউ আল্লাহ তারা যার জন্য ইচ্ছে করেন তাহলে কোন ব্যক্তি যদি সিরেকের গুণা করে আর সেই গুণা নিয়ে সে মারা যায় আল্লাহ সুবহান হুয়া তাআলা এই লোকটাকে ক্ষমা করে জান্নাত দিবেন না আর যদি সিরিক না করে অন্য যে কোনো গুণা করলো সিরিকের চেয়ে নিতে এর চেয়ে ছোট আল্লাহ সুবহান হুয়া তাআলা ইচ্ছে করলে তাকে ক্ষমা করে অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা দুইটা জিনিসকে নিজের জন্য ফরজ করে নিয়েছেন কয়টা জিনিসকে দুটো জিনিসকে একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করবে না আল্লাহ তাকে জান্নাত দিবেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তারা তাকে জান্নাত দিবেন না বরং জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে তাহলে যে ব্যক্তি শিরিক করবে না তার জন্য জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন হয়তো কিছু শাস্তি ভোগ করতে পারে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে সে হবে না আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তারা তার জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছে এটার উপরে কোরআনের দলিল আছে কোরআনুল করিমের সুরায় পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে অংশীদার বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে ওয়া মাওয়াহুন নার এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তার ঠিকানা আগুন নার মানে আগুন জাহান্নাম এরপরে আল্লাহ বলছেন অমারিফ জালিমিনা মিন আনসার আপনি জালিমদের জন্য কোন আনসার সাহায্যকারী পাবেন না স্যার জালিমদের জন্য কোন সাহায্যকারী নাই কেউ সাহায্য করতে পারবে না আর এইখানে জালিম বলতে শিরিককারীদেরকে বোঝানো হচ্ছে কারণ যত জুলুম তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা এটাও কোরআনে আছে আমরা কোন কথা নিজের হাওয়ার থেকে মনের থেকে বলবো না কোরআনে পরিষ্কার বলা আছে ইয়া লা আমার প্রিয় বৎস তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না শিরকা লাগুলমুন আযীম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা বড় গুলুম তাহলে এখানে আল্লাহ তালা যে বলছেন জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই তাহলে যারা সিঁড়িকে লিপ্ত তাদের জন্য কোন সাহায্যকারী নেই কোন সুপারিশকারী চলবে না এবং এই প্রকারের সিঁড়িকের অন্তর্ভুক্ত হচ্ছে মৃত্যু লোকদেরকে ডাকা মৃত্যু লোকদের কাছে প্রার্থনা করা মাজারওয়ালার নামে অথবা মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য তাকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি মান্য করে বা তার নামে জবাই করে তাহলে এটা শিরিক করলো আল্লাহর এবাদতের ক্ষেত্রে শিরিক করলো এতে এক নাম্বার আমরা সংক্ষেপ করছি এই জন্য যেহেতু আমি দশটা জিনিসকে আজকে ক্লিয়ার করতে চাচ্ছি এই সিরিকের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ বিস্তারিত তখন আমরা এগুলো বিস্তারিত খুঁটিনেতে আলোচনা করব তার বিষয়টা এত মারাত্মক আল্লাহ সুবাহ অনেকগুলো নবীদের নাম উল্লেখ করে তারপরে বলছেন এত বড় বড় নবী এই নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে কি হতো হাবেদ কি পর্দা করে হাবে হাবিত আনহুম এই নবীরা যা কিছু করেছেন দাওয়াতের কাজ করেছেন সারা জীবন জেহাদ করেছেন কষ্ট জুলুম নির্যাতন সহ্য করেছেন এই নবীদের সব কিছু বরবাদ হয়ে যাবে এক একজন নবী কি কি কাজ করেছেন কোরআনুল করিমে আসহাবুর রফ নামে একটা কাহিনী শোনা যায় ঘটনা উল্লেখ আছে হাদিসে দেখা যায় এটা একজন নবীর কাহিনী এই নবী যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলো এই নবীকে লোকেরা শহরে একটা গর্ত তৈরি করে এরপরে সেই গর্তের মধ্যে ফেলে রাখলো উপরে পাথর চাপা দিয়ে রাখলো তার একজন খাস শিষ্য তিনি গিয়ে বলছেন রাতের বেলায় গোপনে যে ওদের আমি কি করতে পারি বলেন আমি যা করেছি সেই কাজ তুমিও করো এটাই আমার সবচেয়ে বড় উপকার আমার ব্যক্তিগত সাহায্য তোমার প্রয়োজন নেই বরং যেই দাওয়াত দেওয়ার কারণে আমি এই বিপদের সম্মুখীন তুমিও সেই দাওয়াতটা প্রচার করতে থাকো আমাদের নবী সাল আলহি ওসাল্লাম সেজদা করছেন আবু জাহাল তার লোকদেরকে বলল যে অমুক গুত্রে একটা বড় উট জবাই করা হয়েছে কে আছো এই উটের নারী ভুড়ি মোহাম্মদ যখন সাল্লাম যখন চেষ্টা করতে যাবে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে আজকাল কম বলা হয়েছে সবচেয়ে এই লোকটা দ্রুত নারী ঘুড়িটা এনে আল্লাহর অপেক্ষা করতে থাকলো রাসুল যখন শেষদায় গেলেন তখন আল্লাহর নবীর ঘাড়ের উপরে সেই উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘাড় উঠাতে পারছেন না আব্দুল্লাহ তিনি ছুটে গেলেন ফাতেমার কাছে মা ফাতেমা আসলেন আল্লাহর নবীর ঘাড়ের থেকে উটের নারী ভুড়ি নামিয়ে দিলেন আর ওদিকে ওই কুফাররা কি করছিল হাদিসে বলা আছে তারা আল্লাহ নবীর অবস্থা দেখে হাসাহাসি করছিল মজা করছিল এমনকি একজন আরেকজনের গায়ে গড়াগড়ি করছিল আনন্দে এটা না এলো গড়াগড়ি করে একজন আগে আরেকজন পড়ে যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘাড়ের থেকে যখন এই উটের নারী ভুড়ি নামিয়ে দিলেন ফাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন কয়েকটা লোকের নাম ধরে বদা করেছিলেন যারা বলে আল্লাহর নবী তো কারোর জন্য বদা করেন নাই এটা মিথ্যা কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদয়া করেছেন অনেক জায়গায় খালি এক জায়গায় এরা খালি তায়েফের ঘটনাকে মনে করে এই হাদিসটাও পড়ুক এই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম নাম ধরে বলেছেন আল্লাহ আলাইকা বে আমর ইবনে হেসাম মানে আবু জাহেলের নাম ধরে আল্লাহ আলাইকা বে ওত্বা সাইবা আল্লাহ তুমি আবু জাহালকে ধরো ওত্বাকে ধরো সাইবাকে ধরো এরকম ওত্বা ইবনে আবি মোয়াইদকে ধরো এরকম নাম ধরে ধরে কয়েকজনের কথা বলেছেন হাদিসের বর্ণনাকারী সাহাবি বলছেন আল্লাহর কথম আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যেই লোকগুলোর নাম ধরে সেদিন বলেছিলেন আমি দেখেছি বদরের যুদ্ধে প্রত্যেকটা লোক সেদিন নিহত হয়েছে এবং বদরের যে কালিবে বদর বদরের যে গোত্রের মধ্যে সত্তর জনকে ফেলে দেওয়া হয়েছিল তার মধ্যে ওই সব লোকগুলোই ছিল আল্লাহ রাসুল কত কষ্ট করেছেন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লামকে সাহাবা ইকরাম একদিন বলেন ইয়া রসুল আল্লাহ আলা তাদুল্লাহ আলানা আলা তানসুরুল্লাহ আলানা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আমরা তো নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি কেমন নির্যাতন আম্মার ইয়াসের পরিবার আম্মারকে তার বাপ ইয়াসেরকে তার মা সুমাইয়াকে আবু জাহেদ চরম নির্যাতন করছিল নির্যাতনের এক পর্যায়ে আম্মারের মা সুমাইয়া রাজি আল্লাহ আনহা শাহাদত বরণ আবু জাহাল তার লজ্জাস্থানে তীর এবং বর্ষা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করে ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাজি আল্লাহ আনহা আম্মার ইবনে ইয়াসের এরকম ভাবে আম্মার নিজে তার পিতা ইয়াসের এই চরম নির্যাতন সহ্য করছেন আল্লাহর রসুল সাল্লাম দেখছেন আর বলছেন সবরানিয়া আল ইয়াসের সবরানিয়া আল ইয়াসের হে ইয়াসের পরিবার তোমরা সবর করো তোমরা সবর করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাহিকরাম সেই জন্য বলেন আপনি একটু দোয়া করবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা এখন অতিষ্ঠ হয়ে গেলে অথচ তোমাদের আগের লোকদেরকে মাটি খুঁড়ে গর্ত করে তাদেরকে গেড়ে দেওয়া হতো এরপরে করাত আনা হতো মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হতো তারপরেও তাদেরকে ইমানের থেকে এক চুল পরিমাণ তাদেরকে সরাতে পারত না জেনে রাখো তোমরা আজকে নির্যাতনের তোমরা আজকে নিরাপত্তাহীনতা তোমরা আজকে ক্ষুধা এবং চিন্তায় অভিযোগ করছো এমন একদিন আসবে যেদিন হীরা থেকে বা থানা থেকে এই হকা পর্যন্ত একজন নারী একজন মানুষ একা চলে আসবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না কোনো চিন্তায় ভয় নাই কোন নারী ধর্ষণের ভয় নাই এরকম ভাবে আর কোন ভয় থাকবে না ক্ষুধার ভয় থাকবে না এমন এক সময় আসবে যখন রোমের খাজানা তোমাদের হস্তগত হবে এরকম আল্লাহ রাসুল সান্ত্বনা দিলেন বেলাল রাজি আল্লাহ তার আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে চিত করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে তারপরে নির্যাতন করা হতো পালাক্রমে নির্যাতন করা হতো আর সে অবস্থায় বলতেন আহাদ আহাদ এক আল্লাহর প্রতি ইমান এনেছি এর উপরে অটল আছি এ অবস্থায় সাহাবাই গ্রাম ছিলেন এত কষ্ট এত নির্যাতন আল্লাহ তালা এর পরেও বলছেন অলাও আশরাতু এই নবীরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেওয়া হতো এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে বলছেন আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন লাইন আশরাক্তা হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে আপনারও জীবনের সমস্ত আমল গুলো আল্লাহ তারা বরবাদ করে দিতেন এবং আপনি ওলা তাকুনান নামিনাল খাওয়া ফিরিন আপনিও ক্ষতিগ্রস্তদের অংশ অন্তর্ভুক্ত হতেন আপনিও সেই জাহান্নামে হয়ে যেতেন তাহলে ইমান ভঙ্গের প্রথম যে কারণ তার নাম কি এক নাম্বার আমি আগে নামগুলো বলে যাচ্ছি দুই নাম্বার হচ্ছে মান জালা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করেছে যেমন আমাদের সমাজে বলে এটাও মূলত সেরেকির একটা অংশ তো শিরিকটা হচ্ছে ব্যাপক আম আর এখন দুই নাম্বার যেটা বলছি এটা হচ্ছে খাত কিন্তু এটা আলোচনা ভিন্ন ভাবে করার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে বেশিরভাগ মুসলিমরা জর্জরিত সেজন্য ওরামা একরাম এ বিষয়টাকে আলাদা করে আলোচনা করেছেন যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করা এটা আমাদের সমাজে ব্যাপক ভাবে আছে আপনারা যদি একটু চিন্তা করেন দেখবেন একদল লোক নামাজও পড়ে রোজাও রাখে জাকাত দেয় সব কিছু করে তাদের আকিদা বিশ্বাস হচ্ছে এই যে আমরা আল্লাহকে বললে শুনবে না দুনিয়ার আদালতে যেমন কিছু বলতে হলে উকিল ধরতে হয় ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা প্রয়োজন সে উকিলগুলো তারা ধরে কেউ মাদারওয়ালাকে ধরে কেউ পীর সাহেবদেরকে ধরে এরকম মাধ্যম সাব্যস্ত করে ইমান ভঙ্গের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এটা যে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোন মাধ্যম সাব্যস্ত করা মাধ্যম নির্ধারণ করা এটা দুই নাম্বার ইমান ভঙ্গের কারণ কারণ হচ্ছে এই আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন যে মক্কার কুফাররাও আল্লাহকে বিশ্বাস করত তাদের দোষটা ছিল এখানে তারা একথাই বলতো হাউলা ইন্দাল্লাহ এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছিয়ে দিবে কোরআনের আরো একটা আছে স্পষ্ট মা না আবুদুহুম আমরা এই দেব দেবী এবং এই মূর্তিগুলোর পূজা এজন্য অন্য কোন উদ্দেশ্যে করি না সব আমরা এদেরকে আল্লাহ বিশ্বাস করি না এদেরকে ক্ষমতার মালিক বিশ্বাস করি না শুধু একটাই মাত্র উদ্দেশ্য আর তা হচ্ছে আমাদেরকে সামান্য হলেও আল্লাহর কাছে আল্লাহর নিকটে পৌঁছে দিবে তাহলে মক্কার কুফাররা মূর্তি পূজা করত কিসের জন্য মূর্তিকে আল্লাহ মানত মূর্তিকে কি তারা সমস্ত ক্ষমতার মালিক মনে করত মূর্তিকে সমস্যা সমাধানদাতা মনে করত অবশ্যই না কোরআন বলছে না অন্য উদ্দেশ্যে না শুধু একটাই উদ্দেশ্য আর তা হচ্ছে এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে মাধ্যম তাহলে এখন যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম সাব্যস্ত করেছে এদেরকে আপনি মক্কার এই কুফারদের সঙ্গে মিলান কোনো পার্থক্য আছে বরং মক্কার কুফফারদের চেয়ে অনেক অ্যাডভান্স করেছে এই লোকগুলো মক্কার কুফফাররা মূর্তিদেরকে গাউসুল আজম বলে নাই আমাদের এই লোকগুলো তাদের মূর্তিদেরকে দেবদেবীদেরকে আমি অবশ্য এটা বলছি না যে ওনাদের দোষ যেমন মনে করুন শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে কেন আগমন করেছিলেন ইতিহাস আপনারা জানেন যে রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির দীর্ঘদিন পর্যন্ত কোনো পুত্র সন্তান হয় নাই আল্লাহ তারা একটা পুত্র সন্তান দিলেন সেজন্য তিনি আকিকা দিয়েছিলেন গরু জবাই করে আর এই অপরাধে সেই বোরহান উদ্দিন যে হাত দিয়ে গরু জবাই করেছিল সেই গরু জবাই করা হাতকে উনি গরু কেটে ফেললো এরপরে যেই নবজাত শিশুর উদ্দেশ্যে এ আকিকা দেওয়া হয়েছিল সেই শিশুটাকে বলি দেওয়া হলো জবাই করা হলো কারণ গরু জবাই করেছে গৌর গোবিন্দের রাজ্যে এই বুরহানুদ্দিন তৎকালীন মুসলিমদের যে সালতানাত ছিল দিল্লিতে সেখানে গেল অভিযোগ করলো মুসলিম সালতানাতের পক্ষ থেকে বারবার অভিযান চালানো হলো শেষ পর্যন্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে তার সঙ্গীদেরকে সহ পাঠানো হলো এবং তারা এখানে এসে সেই গৌর গোবিন্দকে পরাজিত করলেন ইসলামের পতাকা উদ্দিন করলেন ইসলামের জন্য তারা দাওয়াত পেশ করেছিলেন তাহলে আমি আমার এই বক্তব্য দ্বারা শাহজাহ রহমতুল্লাহ আলাইয়ের দোষ বলছি না ওনারা বলেন না যে আমরা মৃত্যুর পরে আমাদের নামে মাজার তৈরি করো এক হাত লম্বা একটা মোমবাতি তৈরি করো ওনারা বলেন নাই আজমির আহমাতুল্লাহ বলেন নাই তিনিও যুদ্ধ করেছেন আজকে যাদের নামে মাজার তৈরি করা হয়েছে আমি তাদের বিরুদ্ধে বলছি না তারা এগুলো বলে যান নাই আর যদি বলে গিয়ে থাকেন অথবা তারা হুকুম দিয়ে থাকেন যে আমার মৃত্যুকে তোমরা মাজার তৈরি করবে আমার কাছে প্রার্থনা করবে এরকম যদি বলে গিয়ে থাকেন তাহলে কি আমরা তাদেরকে মানবো না আল্লাহকে মানব এখন আসুন এই যে যুক্তি পেশ করে আমরা এটা পরিষ্কার করে নিব কোরআন এবং হাদিফের যখন কোনো কথা আমাদের সামনে আসবে আমরা সঙ্গে সঙ্গে মেনে নিব কোরআনুল করিমে মমিনদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে মমিনদের সামনে যখন আল্লাহর বাণী পেশ করা হয় আর রাসুলের বাণী পেশ করা হয় তারা সঙ্গে সঙ্গে বলে সামে সামেয়না ও আতানা কি বলে সামে সামেয়না ও আতানা আমরা শুনলাম মানলাম সঙ্গে সঙ্গে মানলাম আর মুনাফিকদের অবস্থা কি তারা বলে ও না শুনলাম তবে মানলাম না আমাদের সমাজে এটাই হচ্ছে আমি সৌদি আরবে একটা হোটেলে থাকছিলাম তো ইয়ামানি একটা কর্মচারী বাংলাদেশি কর্মচারী বলো যে আমাদের দেশের একজন বড় আলেম বড় শেখ এসেছেন তো তোমার কিছু মাসলা মাসাল জানার কথা ছিল তুমি কাছে জিজ্ঞেস করো আমি তাকে একটা মাসালার উত্তর দিলাম হোটেলের কর্মী সে বলল হালে এঙ্গাকা দলিল সাহি তুমি যে আমাকে কথাটা বললে তোমার কাছে সহি দলিল আছে কি আমি আশ্চর্য হলাম একটা হোটেলের সাধারণ কর্মী সে আমার কথা আমি বড় আলেম বড় শেখ এইসব বলার পরে ওদের কথা এসে ধন্যবাদ করে নাই বরং সে বলছে যে তুমি যে উত্তর দিলে এটা তোমার কাছে দলিলের সাহি আছে কি আলে আইন্দাকা দলিল সাহি সাহি দলিল আছে কি আমি বললাম তোমাকে আমি দলিল কালকে ইনশাল্লাহ এটা বলবো কারণ ওই মুহূর্তে ওইটার দলিল আমার উপস্থিত ছিল না কিন্তু আমার একটা শিক্ষা হয়ে গেল একটা হোটেলের কর্মী পর্যন্ত প্রশ্ন করে দলিল সহি আছে কি আর আমার জাতি প্রশ্ন করে আমাদের পীর সাহেবের সাথে একমত আছে কি যদি একমত না থাকে তাহলে এটা মানা যাবে না আমাদের পীর কম বুঝে তারা কি হাদিস কোরআন পড়েন নাই তারা কি তাদের সঙ্গে কত আলেম আছে এই দলিল দিয়ে তারা চলে যায় এই জন্য এই যুক্তি বেশ করে দুনিয়ার আদালতে গেলে পরে যুক্তি লাগে মাধ্যম লাগে তো আল্লাহর কাছে গেলেও তো মাধ্যম লাগে সেই মাধ্যম গুলো হচ্ছে আরো কিছু দলিল পেশ করে কোরআন আয়াত আছে আমরা সেগুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করলে এগুলো উত্তর দেবো ইনশাল্লাহ অসিলার কিছু আয়াত আছে আমরা অসিলা কোন কোন ক্ষেত্রে যায় কোন ক্ষেত্রে না যায় এগুলো বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আজকে খালি ভূমিকা চলছে তবে এটা বলে যাচ্ছি যে এই যে উকিল ধরতে হয় এখানে কয়েকটা সিরিক আছে জড়িত একটা সিরিককে এস্টাবলিশ করার জন্য একটা সিরিককে প্রতিষ্ঠিত করার জন্য আরো অনেকগুলো সিরিকের জন্ম দেওয়া হয়েছে এখানে প্রথম কাজ করা হয়েছে আল্লাহকে তুলনা করা হয়েছে একজন দুনিয়ার আদালতের জজের সঙ্গে আল্লাহর সঙ্গে কবে তুলনা করা যাবে আর এখানে ওনারা আল্লাহকে তুলনা করছেন কার সঙ্গে দুনিয়ার জজের সঙ্গে জজের কাছে বলতে উকিল ধরা লাগে এই জন্য আল্লাহর কাছে বলতে উকিল ধরা লাগে দুই নম্বর বিষয়টা এটা কোরআন স্পষ্ট খেলাফ ওই পন্থী কোরআন বলছে নাইকা কামিস্তিহি সাই আল্লাহ সমতুল্য কোনো কিচ্ছু নাই আপনারা সুরা এখলাসে বারবার পড়েন قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد তারপরে কি আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহকে জন্য কারো সঙ্গে তাসবি দেওয়া যাবে না তুলনা করা যাবে না এটা করা হলো এক নম্বর সিরিপ এরপরে আর এক সিরিপ হচ্ছে আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন উদ্রহণী আস্তাজিব লাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দিব কোনো ভায়া মাধ্যম লাগবে না পরে আরাকায়া নাকবে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দা ওরা আমার গোলাম ওদেরকে জানিয়ে দিন আমি ক্ষমাশীল দয়ালু এরপরে আল্লাহ বলছেন কোন ভায়া মাধ্যম না তুমি ডাক দাও বলে বান্দা তো অনেক পাপি অনেক পাপ করে বসেছি এখন কি হবে পাপি বান্দা ডাকলে শুনবে কিনা আমি এটা এখানে বই করে দেখিয়েছি যে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোন এক পীর বইতে লেখা আছে যাকে সবাই বলে হকানি পীর এখন যদি কেউ থাকেন আমি তাদেরকে অনুগ্রহ করে বলবো এই মেজাজটা তৈরি করে যে কোরআন হাদিফের সাংঘর্ষিক যদি কোনো বিষয় থাকে সেটা যে কোনো পীর বলে বাদ দেবে থাকে তাহলে আল্লাহ হেদায়ত দেবেন ইনশাআল্লাহ পীর লেখছে ওখানে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ তাকে মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন ওই অনুনয় বিনয় করার কারণে আল্লাহ তারা তার গুণাগুলো ক্ষমা করে দেন এটা বললেন বিশ্বাস তার বলছে লেখা আমরা কোরআনের সঙ্গে মিলাই কোরআন কি বলে কোরআন পরিষ্কার বলছে বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি আমার ওই সমস্ত পান্ডাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপর অত্যাচার করেছে প্রাপ করেছে পাপ করতে করতে সীমানা অতিক্রম করে গেছে অসংখ্য পাপ করেছে তাদেরকে আপনি জানিয়ে দিন বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া কার কাজ শয়তানের কাজ আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া হারাম এই কাজটা শয়তানের কাজ কার কাজ আর মমিন আল্লাহকে ভয় করবে আশাও করবে আর ইমান বাইনাল খোফি ও রজা আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানে হচ্ছে ইমান তাহলে এখানে আর একটা অন্যায় করলো বড় ধরনের যে আল্লাহ মাফ করতে চায় না তুমি পাপি হয়ে গেছো এই জন্য পীর ধরলে পরে পীর অনুনবিনয় করে বলবে তারপরে আল্লাহ মাফ করবেন নাউজুবিল্লাহ এরপরে এখানে আরো একটা বিষয় দুনিয়ার জগ নিজে যদি দেখে যে একজন লোক আর একজনকে খুন করছে ওই মামলাটা জজের আদালতে আসলো জজ সাহেব কি তার নিজের চোখে দেখা এর উপরে ভিত্তি করে বিচারের রায় দিতে পারবে বরং তার কি লাগবে সাক্ষী লাগবে প্রমাণ লাগবে আর এর পরে যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত না হয় তাহলে আসামিদেরকে ওই খুনি যাকে সে দেখলো বেকসুর খালাসি দিতে পারত কিনা আর আল্লাহ মহান কোন সাক্ষীর উপর মুখাপেক্ষি আল্লাহ সুবাহ কাছে জবাবদাহি করতে পারত বাধ্য নন যারা কন্যায় করা হলো এরপরে আসুন দুনিয়ার বিচারকেরা সুপারিশ গ্রহণ করতে বাধ্য কারণ তাদের মন্ত্রী আছে এমপি আছে বন্ধু বান্ধব আছে সুপারিশ গ্রহণ না করে সমাজে চলতে পারবে না আর আল্লাহ সুবাহ কারোর সুপারিশ গ্রহণ করতে বাধ্য নয় এরপরে আর একটা বিষয় হচ্ছে দুনিয়ার আদালত ওকালতি করার জন্য কিছু লোকদেরকে লাইসেন্স দিয়েছে এদের কাজই হচ্ছে ওকালাতি করা সিস্টেমটাই এরকম আর আল্লাহর আদালতের সিস্টেমটাই হচ্ছে ওকালাতি না করা কোরআনে পরিষ্কার বলা হয়েছে আয়াতুল কুসি আপনাদের মুখস্থ আছে আল্লাহ তারা বলছেন কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে কে আসছে এরকম কেউ নাই আর ইস্তেফা বলেন কারি আল্লাহ তারা এরকম প্রশ্ন করেন মানুষকে একেবারে কি করার জন্য একেবারে তার সমস্ত দিক বন্ধ করে দেওয়ার জন্য কে আছে এমন তারপরে মানে কেউ নাই কারো কোনো ক্ষমতা নাই মান কে সে মান যা ওই লোকটা কে এত বড় ক্ষমতাশালী কে আল্লাহ ইল্লা বিইজনিহি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বেশি রেখে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না সেই অনুমতিটা কি দুনিয়াতে দেওয়া আছে না বিশেষ কোনো সময় দেওয়া হবে তাহলে আপনি তাকে দুনিয়াতে সুপারিশকারী হিসেবে গ্রহণ করলেন যে পিৎসাকে এই লোকটা যে নিজে নাজাদ পাবে তার গ্রান্টি কোথায় ওইখানে তারা নাজাদ পেয়ে যাবে মমিনদের হিসাব নিকাশ শেষ হয়ে গেল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল এরপরে আল্লাহ তালা ওদেরকে পারমিশন দিবেন এবং সেখানেও পরিষ্কার বিষয় কোরআন বলছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিবেন তারাও যে সুপারিশ করবে নিজের ইচ্ছা মতো না বরং আল্লাহ তালা যাদেরকে নির্বাচন করবেন যাদের ব্যাপারে বলবেন তাদেরকেই সুপারিশ করতে পারবে আল্লাহ বলে দিবেন এইরকম ইমান যাদের আছে ওদেরকে সুপারিশ করো তাহলে সিরিকওয়ালা যারা তাদের জন্য সুপারিশ হবে না যারা সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবেন তারাও ইচ্ছে মতো সুপারিশ করতে পারবেন না আমি এটাকে উদাহরণ দিয়ে বলে থাকি যে প্রধানমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী বোর্ড অফিসে ফোন করে বলল যে এত নাম্বার রোল নাম্বারটা কিন্তু আমার স্ত্রীর ছোট ভাইয়ের দেখবে তাহলে বোর্ডের যারা কর্তৃপক্ষ তাদের ঘুম থাকবে ওই নাম্বারটা বের করা পর্যন্ত ওই খাতাটা বের করলো খাতাটা বের করে দেখে যে খাতায় রোল নাম্বার ছাড়া কিছুই লেখা নেই এখন সুপারিশটা কিন্তু প্রধানমন্ত্রী সুপারিশ কিন্তু শিক্ষামন্ত্রী এই সুপারিশ যদি গ্রহণ করতে হয় পাশ করাতে হয় তাহলে খাতায় কিছু লেখতে হবে এখন খাতায় কিছুই লেখে নাই তার কি করা যাবে ঠিক এরকম ভাবে নবী রসুল বলেন মমিন বলেন যারা ওখানে সুপারিশের অনুমতি প্রাপ্ত হবে তাদের সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে শর্ত থাকবে যে মোর্শেকে এর জন্য সুপারিশ করতে পারবা না কারণ আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন যে ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য হাম জান্নাতকে হারাম করে দিয়েছেন সুতরাং কোন পীর কোন বুজুর্গ তার জন্য সুপারিশ করতে পারবে না বিষয়টা ক্লিয়ার কিনা এক তো এখন আরো কয়েকটা শরিক করলো কারণ এই যে আপনি পীরকে মনে করলেন যে সে নাজাদ দিবে সুপারিশ করবে তার মানে হচ্ছে আপনি নিশ্চিত যে আমার পীর তো নাজাদ পেয়েই যাবে এটা সিঁড়ি করো না নাজাদ পাবেন কি পাবেন না এটা জানেন একমাত্র কে তাহলে এই লোকগুলো যারা পীর সুপারিশ করে মানলো সেই লোকগুলোর পরোক্ষভাবে দাবি হয়ে গেল কি যে পীর সাহেব কি হবে নাজাদ পাবে জান্নাত তাহলে পেশাবকে যদি কোনো ব্যক্তি জান্নাতি বিশ্বাস করে আকিদা রাখে সে ব্যক্তি শিরিক করলো আমরা ধারণা করতে পারি একজন লোক কোরআন সুন্না মোতাবেক চলে ভালো মানুষ হতে পারে আল্লাহ তালা তাকে নাজাদ দিবে এটা ধারণা করতে পারে একজন মমিন সম্পর্কে ভালো ধারণা করতে পারে কিন্তু নিশ্চিত অমুকে আল্লাহর অলি বীরে কামের অলি এবং কামের না এরকম অলি কামের এই যে সার্টিফিকেট দিচ্ছে এই সার্টিফিকেট আমার মালিক কে দুনিয়ার চেয়ারম্যান আর ওই ইউপি মেম্বার এরাও যখন কোনো সার্টিফিকেট দেয় তখন লেখে লোকটা আমার জানা মতে ভালো আমার জানা মতে কোন রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত নয় এরকম তাই কিনা আপনার বিদেশ যেতে বা কোনো কাজে চাকরির ক্ষেত্রে একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে চেয়ারম্যান সাহেব কি দেখে আমার জানা মতে লোকটা ভালো এই লেখে না না লেখে না একেবারে নিশ্চিত ভালো না এটা লেখে না দুনিয়ার একটা সামান্য বিষয়ে যখন এত সতর্কতা অবলম্বন করা হচ্ছে আর যেই বিষয়টার সম্পর্ক আল্লাহর এলেমের সঙ্গে কার সঙ্গে আল্লাহর বন্ধু আল্লাহর অলি কে আর কে না এটা একমাত্র জানেন কে তো সেইখানে যারা বলে অমুকে আল্লাহর অলি অলিয়ে কামেন তারা আল্লাহর সঙ্গে সিরিপ করলো কিনা আপনি বলতে পারেন বাহ্যিকভাবে যে আমল সে করে আমি মনে করি সে একজন আল্লাহর উনি হতে পারে আমি এটার বিরুদ্ধে বলছি না কিন্তু যখন বলা হচ্ছে অমুকে নিশ্চিত আল্লাহর অলি তাহলে আপনি কোরআন এবং হাদিস হিসাবে মিল আনতে সিরিক কিনা এই সিরিক আমাদের সমাজ আছে কিনা এই যে আর একটা সিরিক করা হলো এই যে মারাত্মক সিরিক তাহলে একটা শিরিকের জন্য আরো কতগুলো শিরিক করলো এই জন্য এটা দ্বিতীয় নাম্বার নওয়াজুল ইমানের যে আল্লাহ এবং বান্দার মধ্যে কি করা মাধ্যম সম্পর্ক করা এটা আমরা মৌলিক বিষয়টা ক্লিয়ার করছি শুধু তিন নম্বর বিষয় মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও যে ব্যক্তি কোন মুশ্রেককে বা কোন কে কাফের বলে না স্পষ্ট কাফে অনেকে বলে এরকম যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে না যেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু আল মারইয়াম সালিসু সালাসা নিশ্চয় কাফের হয়েছে ওই লোকগুলো যারা বলে আল্লাহ হচ্ছেন টিমের এক যারা বলে আল মসিবনে ইসা ইসা মারিয়াম আল্লাহর পুত্র এরা কাফের আল্লাহ যাদেরকে কাফের বলেছে আল্লাহ যাদেরকে মোশ্রেক বলেছে এদেরকে যারা কাফের মোশ্রেক বলে বিশ্বাস করে না এরাও কি কাফের এটা তিন নাম্বার এখন যদি নামাজ পড়ে রোজা রাখে নিজে মুসলমান আমার কাছে অনেক লোক আছে পরিষ্কার বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই যে যে ধর্মের উপর আছে ওই ধর্মের উপরে থেকে যদি আল্লাহকে ডাকে তাহলে সে নাজাদ পেয়ে যাবে তার মানে এদের কাছে কাফের কিনা কাফের না অথবা কাফের মুশ্রেকদের ধর্মকে সে কি করে সপক্ষে দলিল পেশ করে সই বলে যে ওরাও পরকালে নাজাদ পাবে তাদের কাফারা সেও কাফের হয়ে গেছে কারণ কোরআনে পরিষ্কার বলা আছে নিশ্চয় তারা কাফের আমালুহুম কাসারাবিন বিকিআতিন তাদের ন্যাক আমল তারা অনেক ভালো কাজ করে না কাফের মোর্শেকে অনেক দান সৎকার করে এই যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে যারা এনজিওরা কাজ করে কিছু লোকেরা কিন্তু ভালো উদ্দেশ্য করে অবশ্যই এরা বেশিরভাগ করে এদের মিশনারি চালু করার জন্য এদের দখল করার জন্য সেটা ভিন্ন কিন্তু এখন যে এরকম কোন উদ্দেশ্য নাও থাকে অনেক কাফের মোশেকরা ভালো উদ্দেশ্য দান করে আর এই জন্য আমাদের অনেকে মনে করে এত কি করে আল্লাহকে খুশি করার জন্যই কাজগুলো করছে আমি আপনাদেরকে স্পষ্ট একটা দলিল পেশ করতে চাই যত ভালো কাজ করুক আবু তালেবের চেয়ে কি ভালো কাজ করতে পারবে কেউ আবু তালেব আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর সারা জীবন সাহায্য করেছে তিন বছর পর্যন্ত আবু তালেবের পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই আবু তালেব যেদিন মক্কার কুফাররা আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিল সেদিন বনে হাসন বলে মোত্তালেবকে জড়ো করে ঘোষণা করলেন মোহাম্মদ আমাদের বংশের লোক তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো তিনি আমাদের বংশের লোক তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব তোমরা কে কে তৈরি আছো তখন একমাত্র আবু লাহাব ছাড়া বনু হাসেন বনু মুক্তালিমের সমস্ত মানুষ দাঁড়িয়ে বলল আমরা অবশ্যই আমাদের ভাতিজাকে সাহায্য করবো এরপরে আবু তালে বলেছিল আল্লাহ তুমি তোমার মিশন চালিয়ে দাও তোমার বাণী ছড়িয়ে দাও আমি জানি তুমি যে দাওয়াত সবচেয়ে সহি এবং তোমার দিন সবচেয়ে সহি দিন কিন্তু আমার ফল আমাকে তিরস্কার করবে আমাকে গালিগালাজ করবে এই ভয় যদি আমার না থাকতো তাহলে আমি তোমার এই দিন গ্রহণ করতাম কিন্তু জেনে রাখো তুমি তোমার মিশন চালিয়ে যাও আল্লাহর কথম এই মক্কার সমস্ত কুফাররা একত্র হয়ে তোমার ধারে কাছে বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু দেহের সঙ্গে রুহু থাকবে আমার চান থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার একটা চুলের কেউ ক্ষতি করতে পারবে না এরকম ঘোষণা করলেন এবং তিনি তার কথা রাখলেন মৃত্যু পর্যন্ত আবু তালেব আল্লাহ নবীর পক্ষেই ছিলেন সাহায্য করেছেন কিন্তু আবু তালেব কি ঘোষণা করেছিল ঘোষণা করে নাই আবু তালেব জান্নাতি না জাহান নাই স্পষ্ট হাদি আল্লাহ নবী সাল্লাম আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতেছিলেন আর বললেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেই থাকবো এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজল হয়ে যায় হে নবী আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ولكن الله يهدي من يشاء বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে করেন কেবলমাত্র তাকেই হেদায়েত দান করেন অহু আলামু বিল মুহতাদিন তিনি একমাত্র জানেন কে হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আল্লাহর নবী যেখানে নিজের চাচাকে হেদায়ত দিতে পারলেন না এরপরে যদি কোন পীর বলে কোন বুজুর্গ বলে কোন আনন্দ বলে সে হেদায়ত দিয়ে দিবে সেই ব্যক্তি পীর না শয়তান হয়তো আমাদের নবীর চেয়ে বড় বুজুর্গ আর নইলে আত্মা শয়তান আর নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়ার কোন সুযোগ নাই কাজে দ্বিতীয়টাই ঠিক কি এটা তো আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা আবু তালে ইসলামের সপক্ষেই কাজ করেছে নবীর পক্ষে কাজ করেছে তারপর জান্নাতি না জাহান্নামি জাহান্নামি কেউ আছে কোরআন আছে তাহলে যদি ইসলাম গ্রহণ করা ছাড়া বড়কালে মুক্তি পাওয়া যেত তাহলে এই উম্মতের মধ্যে আল্লাহ নবীর নবাদ প্রাপ্তির পর থেকে পর্যন্ত একটা লোক যদি আল্লাহ বলা ছাড়া ইসলামে প্রবেশ করা ছাড়া আমাদের নবীজির দিন আনিত দিন গ্রহণ করা ছাড়া কোরআন হাদিসের যে ইসলাম আছে এই ইসলাম গ্রহণ করা ছাড়া যদি একটা লোক নাজাদ পাওয়ার সুযোগ ছিল তাহলে সেই লোকটা কে হতো কিন্তু আবু তাহলে নিশ্চিত জাহান্নামী তাহলে বোঝা গেল এখন যারা আকিদা পোষণ করে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই সেই লোকগুলো নিজেরাও কাফের এছাড়াও কি পরিষ্কার কাছে হয়ে গেছে এগুলো কোরআন এবং হাদিস অস্বীকার কারণে এই জন্য তিন নম্বর নাকেগুল ইমান হচ্ছে ইমান ভঙ্গের কারণ হচ্ছে মাল্লাম ইউকাফির মুশরিকি যে ব্যক্তি কোন কাফের মুশরিককে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কাফের এবং মুশরিক এদেরকে যে কাফের মুশরিক বলে স্বীকৃতি দেয় না স্বীকার করে না বিশ্বাস করে না সে ব্যক্তি নিজেও কি হয়ে যায় আমরা এই এগুলো দলিল পেশ করবো ইনশাল্লাহ আজকে শুধু শিরোনামগুলো বলছি চার নাম্বার নওয়াজুল ইমান ইমান ভঙ্গের কারণ উজু ভঙ্গের যেমন কারণ এরকম চার নম্বর ইমান ভঙ্গের কারণ মানে একটা কথা যে ব্যক্তি এই বিশ্বাস করে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আদর্শ এটার চেয়ে অন্যের আদর্শটা ভালো অথবা আল্লাহর নবীর যে আনিত বিধান এর যে অন্যদের তৈরি করা বিধানটা ভালো এইরকম বিশ্বাস যে ব্যক্তি করে সে ব্যক্তিও কাপড় সে ব্যক্তিও কি তার ইমান ভেঙে গেছে তার ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গের কারণ মনে করুন আল্লাহর বিধান আছে চোরের বিধান আছে বেনা বিচারের বিধান আছে এরকম ভাবে সম্পত্তি বন্টনের বিধান আছে নারী নীতিমালা কোরআনে আছে এইগুলোকে বাদ দিয়ে যারা আল্লাহর বিধানকে অযোগ্য মনে করে আল্লাহ নবীর আদর্শটা চেয়ে অন্যের আদর্শকে বেশি ভালো মনে করে তো সে ব্যক্তিও কাফের হয়ে যায় সে ব্যক্তি আর মমিন থাকে না আল্লাহ নবীর আদর্শ পছন্দ লাগে না যেমন ভাবে আজকে যারা তাগুতের বিধানগুলোকে যারা অগ্রাধিকার দেয় মনে করে এই যুগে এই কোরআনের বিধান চলে না এটা আধুনিক যুগ এই যুগে কোরআনের এই সমস্ত আইন চলে না এগুলো পরপর আইন এরকম যারা আল্লাহর নবীর আদর্শের সঙ্গে অন্যের আদর্শকে তুলনাও করতে পারে তুলনা করে সমান মনে করে নবীকে ভালোবাসে কিন্তু অন্যটাও সমান পর্যায়ের ওটাও চলে এটাও চলে এটা ও ওটা ও এরকম যারা মনে করে এরাও ইমানদার থাকে না ইমান তার ভেঙে গেছে এটা একটা মুনাফিকদের লক্ষণ যখন দেখবেন কেউ বলে এটা অচলে ওটা অচলে তো বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে হক একটাই হক কয়টা সঠিক কয়টা হবে অঙ্কের সঠিক ফল কয়টা এখন কেউ বললো দুই আর দুই কত হয় একজন বলো চার একজন বলো পাঁচ আরও ঠিক আছে চার ওটাও ঠিক আছে পাঁচ এটাও ঠিক আছে এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে দুইটাই চলে ঠিক আছে নাকি আপনি কি বলবেন যেটা দুই আর দুই চার হয় এটা ঠিক আর দুই আর দুই পাঁচ এটা ভুল ঠিক এরকম ভাবে কোরআন এবং সুন্নারটাই ঠিক অন্যগুলো ভুল এইটা যারা বিশ্বাস করে না তার ইমানও শেষ ইমান ভেঙে গেছে বিস্তারিত আলোচনা ইনশাল আমরা পরে করব এরপরে পাঁচ নাম্বার মান আবহাওয়া সেই আর মিম্মা যা আলী রসুল সাল্লাহ সাল্লাম আগে কিন্তু সে ঘৃণা করে নাই পাঁচ নম্বর আসছে যে আল্লাহ রাসুল সাল্লাহ যা কিছু এনেছেন এর কোন একটাকে যদি সে ঘৃণা করে অপছন্দ করে এই জিনিসটা ভালো লাগে না আল্লাহ নবীর সাহাবিরা এক বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য কোন তাহাবি দাওয়াত দিয়েছিল ওইখানে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবি উনি ওই যে খাবারের সময় দস্তরখান বিছিয়ে খাচ্ছে একটা খাবারের টুকরা পড়ে গেছে হাদিসে বলা আছে দস্তর খান বিছানোর উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খাবারটা পরে খাওয়া যায় আর আমাদের সমাজে দস্তর খান বিছায় কি জন্য ওই কাটা জুটা ময়লা ফেলার জন্য না এটা আলাদা ফেলবে কারণ ওটার মধ্যেও খাদ্য আছে অনেকে অনেকে ঝুটা পানির মধ্যে ফেলে যায় না এটা করবেন না এটা সুন্দর খেলা কারণ এই কাঁটাগুলো আর একটা লোকের খাদ্য বিড়ালের খাদ্য হাড্ডিগুলো জিনদের খাদ্য যা মাঝখানটা কথা বলে দিলাম এই জন্য এই ঝুটা কাটা ফেলার জন্য আলাদা বর্তন থাকবে পানির মধ্যেও ফেলবেন না দস্তরখানেও ফেলবেন না বরং দস্তরখান বিছানা কিসের জন্য এখানে কোন খাদ্যের অংশ পড়ে গেলে খাবেন আল্লাহ বলেছেন যে খাদ্যের কোন অংশের মধ্যে বরকত আছে সেটা তোমার জানা নাই এই জন্য এটা খাওয়া এখন ওই সাহাবে খাদ্যের টুকরাটা উঠেই খাইলেন যে লোকটা মেজবান দাওয়াত দিয়েছিল সে বলল যে আল্লাহ নবীর সাহাবি এই সুন্নাটা আজকে পালন না করলে কি হতো এখানে যারা দাওয়াত এসেছে এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের এই কাজটা পছন্দ হয় ভালো লাগে আল্লাহ নবীর সাহাবি গর্জে উঠলেন আতাত্রুকু সুন্নাতে হাবিবি লেহা ওলের হমাকা ও আল্লাহ নবীর সাহাবি তুমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিবে এই মূর্খ লোকদেরকে পোকা লোকদেরকে সন্তুষ্ট করার জন্য মনে রাখতে হবে আল্লাহ সুন্না যেটা পছন্দ লাগে না ঘৃণা করে একটা হচ্ছে যে পালন করেন আমি তার কথা বলছি না পালন বিশ্বাস করে এটা ঠিক এটি ভালো আমল করতে পারে না তো সেক্ষেত্রে ভিন্ন বিষয় আর একটা হচ্ছে পছন্দই করে না এরকম যদি কি করে অপছন্দ করে ঘৃণা করে সে ব্যক্তিরও ইমান নষ্ট হয়ে যায় সে ইমান থাকে না যেমন এটা কোরআনুল করিমের সুরায় মোহাম্মদের নয় নম্বর আয়াত বলা আছে এটা আছে মোহাম্মদের নয় নম্বর আয়াত বলা আছে মান আবগাদা সেই ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم আল্লাহ তারা বলছেন তারা অপছন্দ করেছে মাকরু অপছন্দ করেছে আল্লাহ তারা যা নাজিল করেছেন এটাকে তারা অপছন্দ করেছেন এই কারণে আল্লাহ তারা তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিয়েছে তাহলে এখানে দেখা যায় আল্লাহর নবীর প্রতি আল্লাহ তারা যে বিধান নাজিল করেছেন এর কোন একটাকে কেউ ঘৃণা করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় ছয় নম্বর হলো من استهزأ بشيء من دين الرسول صلى الله عليه وسلم أو صوابه أو يقابه كفر আল্লাহর রসুল সাল্লাম যে দিন নিয়ে আগমন করেছেন এই দিনের কোন বিষয়কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করে অথবা কোন স্বভাবকে উপহাস করে একাবাহু আল্লাহ কোন শাস্তিকে উপহাস করে কাফারা তো সে ব্যক্তিও কাফের হয়ে যায় এ সম্পর্কে কোরআনুল কামের আয়াত আছে সুরায় তওবার পঁয়ষট্টি নম্বর আয়াত قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون হে নবী আপনি বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর আয়াত সমূহের সঙ্গে রাসূলিহি এবং আল্লাহর রাসূলের সঙ্গে কুনতুম তাস্তাহজিউন তোমরা উপহাস করছো মজাক করছো লা তাতাজিরু এখন আর তোমরা ওজোর পেশ করো না বাহানা করো না অজুহাত তালাশ করো না এখানে আল্লাহর বিধানকে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে সে যদি আমল করেও তারপরও এখন মনে করেন একজন নামাজ পড়ে মাঝে মধ্যে নামাজ পড়ে বা নিয়মিতই পড়ে কিন্তু সে নামাজকে তুচ্ছ করে উপহাস করে বলে তুমি নামাজ পড়ে পাইলাটা কি এই নামাজ তো পরে ঢেকিতে রোজা রাখে বাদুরে এরকম বলে না অনেকে নামাজ পড়ে পাইলে থাকি আমরা নামাজ মনে মনে পড়ি এরকম বলে আমাদের পীর সাহ তোমাদের মতো জাহিরি নামাজ পড়ে না উনি ফজর করেন মক্কাতে জহর করেন মদিনাতে আসর করেন বাইতুল মুকাদ্দাসে মাগরিব করেন কোথায় বাইতুল মাহমুরের সপ্ত আকাশের উপরে আর এশার নামাজ পড়েন যে আর সে আজিম আল্লাহর সঙ্গে মিলান হয়ে যায় আল্লাহর সঙ্গে মিশে যায় একাকার হয়ে যায় আধ্যাত্মিক নামাজ আমি জিজ্ঞেস করতে চাই আধ্যাত্মিকতার যেই পর্যায়ে গেলে নামাজ রোজা লাগে না আল্লাহর নবী কি সেই পর্যায়ে পৌঁছেন নাই আবুক রমর ওসমান কি সেই পর্যায়ে পৌঁছেন নাই আবুক রমর ওসমানরা মৃত্যু পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছেন কিনা আল্লাহর নবী সালাম নিজে মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়েছেন কিনা তাহলে আল্লাহর নবী যদি মৃত্যু পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে আল্লাহর নবীর থেকে নামাজ মাফ না হইয়া থাকে তাহলে এরপরে যারা বলে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না এইগুলো কি আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিক আছে আমি অলি অস্বীকার করি নাই অলি ঠিক তবে কার অলি অলি দুই রকম কয়রকম কোরআনে সুন্দর সুন্দর আয়াত আছে আউলিয়াউ সেই কি বলা হয়েছে শয়তানের অলি এরা শয়তানের অলি অলি ঠিকই আছে ওরা একটা দলিল পেশ করে কোরআনের আয়াত দিয়ে কোরআনে আছে তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাশ তাহলে একই লাগবে না কি সুন্দর দলিল কোরআন শেখের আয়াত এরপরে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন যেন আয়াত পেশ করেছে তুমি তোমার রবের এবাদত করো হাত্তা কতক্ষণ পর্যন্ত যখন এসে যাবে আর ইবাদত লাগবে না এই না লেখা আছে অনেক বইতে আছে তাহলে এখন আপনি কি বলবেন আপনি বলবেন যে ভাই আল্লাহর রসুলের তাফসির খুঁজো তাফসির এমনি কাফির হাদিসের দ্বারা কোরআনে তাফসির সেখানে পরিষ্কার বলা আছে এখানে একদিন মানে হচ্ছে নির্দেশ মানে কি তাহলে অর্থ কি হয় ওয়া তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত মানে মৃত্যু না আসে এবং এটার উপরে কোরআন স্পষ্ট আছে ওয়ামারানি বিসসালাত ওয়াজ যাকাতে মা কুনতু আমাকে সালাত এবং জাকাত আদায় করার জন্য আদেশ করা হয়েছে মা কুনতু হাইয়া আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব আমি যতক্ষণ তো জীবিত থাকব আল্লাহর রাসূল সালাম যার আগের পিঠের সমস্ত গুণা ক্ষমা করা ছিল কোরআনে স্পষ্ট আছে আপনার আগের সমস্ত ক্ষমা করে দিয়েছেন সেই নবীর ইতিহাস করুন না আল্লাহর নবী মৃত্যু রোগে যখন আক্রান্ত কখনো জামাতের সঙ্গে নামাজ পড়েছেন মসজিদে যাওয়ার ক্ষমতা নাই বোখারের হাদিস আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আজানের পরে নামাজ হয়ে গেছে ঈশার নামাজ আজান হয়ে গেছে বলছেন না ইয়ান্তাজিরুনাকা রসুল আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ রসুল সাল্লাম বলেন পানি আনে উজু করলেন বেহুশ হয়ে গেলেন আবার উজু করলেন আবার বেহুশ হলেন এরকম চারবার বেহুশে পড়লেন পঞ্চমবারে বললেন মরু আবা আবাসিনী সন্নিবিন্যাস আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি করে নামাজ শুরু করে বলো আবু বকর আল্লাহর নবীর হুকুম পেয়ে নামাজ শুরু করে দিলেন এরপরে আল্লাহর রাসুল সাল্লাম উজু করেন একটু সুস্থ হলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন একদিকে হজরত আব্বাস আর একদিকে বেলাল অথবা আলী এই দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর রাজুসালাম সাল্লাম মসজিদে জামাতের সঙ্গে হাজির হতে যাচ্ছেন বোখারি হাজির করবেন না কাজ পরিষ্কার পরে যে আরবে আল্লাহ নবী সালাম যখন মসজিদে যাচ্ছিলেন আল্লাহ নবীর পা দুটো জমিনের সঙ্গে হেতরে হেতরে যাচ্ছিল পা জমিনের সঙ্গে হেতরে হেতরে যাচ্ছিল আল্লাহের পা বাড়াতে পারছিলেন না গুরুজনের কাঁধে ভর দিয়ে যাচ্ছেন এইভাবে গিয়ে জামাতের সঙ্গে হাজির হলেন এর পরেও যদি কোন ব্যক্তি বলে আমরা নামাজ না পড়লে কি হবে নামাজ কবুল হয়ে যাচ্ছে এই লোকগুলো যে শয়তান এটা কোনো সন্দেহ আছে এই জন্য মনে রাখবেন এখনো নামাজ পড়ে গেল বলো তুমি যে নামাজ পড়ে এসেছো তোমার নামাজ কবুল হয়েছে কিনা জানি না কিন্তু আমরা এখানে বসেছিলাম আমাদের নামাজ কবুল হয়ে গেল অনেকে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আরে বেটা নামাজ না পড়লে ইমান ঠিক আছে নামাজ না পড়লে ইমান থাকেই না এইটি আবার অন্য নেবাদতের মতো না দেখেন রোজার ব্যাপারে আমি কথা বলি নাই কিন্তু নামাজের ব্যাপারে আলাদা হাদিস আছে আল্লাহ রাসুল একটা হাদিস না অনেকগুলো আমি করেছেন শোনেন খালি কয়েক হাদিস যা আপনারাও জানেন আসসালাত ইমাদুদ্দিন সালাত হচ্ছে পিলার কি ইসলামের পিলার সালাত আকামাহা যে ব্যক্তি সালাত কায়েম করলো সে দিন কায়েম করলো অমান ফাকাদ আর যে ব্যক্তি সালাদকে ভেঙ্গে দিল সে দিন ইসলামের স্তম্ভ ভেঙ্গে দিল কি ভেঙ্গে ফেলল খুঁটি যদি না থাকে তাহলে কি হবে আপনারা কি মনে করেছেন নামাজ রোজা হজ জাকাত কালেমা এইগুলো ইসলাম পূর্ণাঙ্গ আর এই ভারীটা হাদিস বুঝতে হবে আল্লাহ রাসুল বলেছেন ইসলামের বেনা বুনিয়াদ ইসলাম আলা কমসিন ইসলামের বেনা ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিস উপরে ভিত্তি মানে পিলার এই পাঁচটা কি এই পাঁচটা পিলারের নাম কি বিল্ডিং এই পিলার গুলোর উপরে বিল্ডিংটা দাঁড়ায় এরপরে ফার্নিচার আছে জানালা আছে আরো কত কিছু আছে ছাদ আছে এখন যদি পিলার গুলো কি কেউ মনে করে পূর্ণাঙ্গ বিল্ডিং সে ভুল করবে তবে একথা বাস্তব পিলার ছাড়া কি হবে না বিল্ডিং থাকবে না এই যে নামাজ রোজা হজ জাকাত চারটা এই চারটা তার কোন চারটা পিলার আর ওই যে কালিমা বলেন যে তাকে ইমান ওটা হচ্ছে মাঝখানের পিলার মেইন পিলার এখন পিলার তো হলো বিল্ডিং তারা জন্য এইগুলো ঠিক রেখে তারপরে আরো কিছু বিধান আছে ওইগুলো মানলে সে মুসলিম আর আপনার পিলারই ঠিক নাই পিলার গুলোই নর্মাল এই আদিশটা ভালো করে বুঝবেন অনেকে বলবে এই পাঁচটা কাজ করলি মুসলিম আর ব্যাটা এই পাঁচটা তো পিলার পিলার কি পূর্ণাঙ্গ বিল্ডিং এই জন্য ওই হাদিস দিয়ে খুব খুশি বনি আল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিস উপরে এই তো কালেমা নামাজুল হক জাকাত অনেক খুশি এই পাঁচটার মধ্যে জেহাদ নাই পাঁচটার মধ্যে তো আর কিছু নাই আরে বেটা জেহাদ হচ্ছে সাদ জেহাদ কি এই পাঁচটাকে টিকিয়ে রাখার জন্য সাদ হচ্ছে কি হাদিসে বলা দুই আজমিন সালা বিস্তারিত বের ওয়াতু সানাম ইসলাম বলা হয়েছে তো যাই হোক সালাদ সময় বলছিলাম সালাদ সময় আরো একটা হাবি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাদ সুতরাং যে ব্যক্তি সালাদ আদায় করলো সে মুসলিম যে সালাদ আদায় করলো না সে মুসলিম থাকে না আর এই কারণেই আল্লাহ নবী সাল সালামের যুগে সাহাবিদের যুগে স্পষ্ট মুনাফিক যারা তারাও জামাতের সঙ্গে নামাজ আদায় করত কারণ ওরা জানতো যে নামাজে হাজির না হলে পরে আমরা একেবারে পরিষ্কার ধরা পড়ে যাবো আর একটা হাজির আরো সুন্দর যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সালাদ তরক করলো সে কুফুরি করলো কেউ তর্জমা করে তার কাফের হয়ে গেছে কেউ তার কুফুরি করলো আচ্ছা দ্বিতীয়টাই ধরি কুফুরি করলো তাহলে একটা কুফুরি করলো আপনি যদি দৈনিক পাঁচ টাকা জোগাড় করেন হয়তো আপনাকে প্রথম দিন আমি বলবো না পয়সাওয়ালা পাঁচ টাকার মালিককে আমাদের সমাজে পয়সাওয়ালা বলে না কিন্তু যদি দুই একজন লোক ডেলি পাঁচ টাকা জমা করে জমা করতে করতে এক সময় কি হয়ে যাবে সে এই পরিমাণ পয়সার মালিক হবে যেই পরিমাণ পয়সা জমা করলে লোকটাকে পয়সাওয়ালা বলা হয় ঠিক এরকম ভাবে একক নামাজ পড়লো না একটা কুফুরি করলো দৈনিক পাঁচ হস্ত পরে নাই কয়টা কুপুরি করলো পাঁচটা কুপুরি জমা করলো ব্যাংকে এক মাস পড়লো না কত কুপুরি জমা করলো এইরকম যে ব্যক্তি জীবনের পঞ্চাশ বছর ষাট বছর পার করে দিল সালাতে ধারে কাছেও নেই সেই ব্যক্তি কুফুর জমা করতে করতে কুফুর ওয়ালা হয়ে যাবে কিনা আর এই কুফুর ওয়ালা কি খালি আরবিকে বলে কাছে আরবি কি বলে এই বেশ শুনবেন এই জন্য এটা খুব পরিষ্কার থাকছে যে সালাতের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলছিলাম এরকম যারা উপহাস করে নামাজ করে পাই নাকি নামাজ মনে মনে করে এই লোকগুলোর ইমান ঠিক নেই এরকম ইমান ভেঙে গেছে মজাক করে তারা ইস্তেহেজা করে তারা সাত নাম্বার আজকে জাদু জাদু করা জাদু শিক্ষা করা অবশ্য জাদুর উপরে আমার লেখা বই আছে কিতাবুল ইমান কেতাবুত তৌহিদ এই কেতাবুত তৌহিদের দ্বিতীয় খণ্ড যেটা এর মধ্যে আপনারা বইটা যারা পেয়েছেন এগুলো বিস্তারিত আছে জাদু কত প্রকার কি কি জাদু কাকি বলে জাদু কেমনে দমন করতে হয় এই সব বিষয়গুলো আছে আমরা ইনশাল্লাহ এগুলো বিস্তারিত যখন আলোচনা করবো তখন আবার আলোচনা আসবে কারণ এগুলো এক একটা বিস্তারিত আলোচনা এক একদিন হবে ইনশাল্লাহ তো জাদু এটা শিক্ষা করা শিক্ষা দেওয়া এটার উপর ইমান রাখা এটা একটা কুপুরি কাজ এবং এটা যে বিশ্বাস করবে এর উপরে ইমান রাখবে এটা যে শিখবে শিক্ষা দিবে এই জাদু যে করবে তার ইমান থাকবে না এ সম্পর্কে কোরআনুল করিমের সুরায় বাকারার একশো দুই নম্বর আজ বলা হয়েছে ওই যে পরে দুইজন ফেরেস্তাকে আলাদা পাঠিয়েছিলেন তারা বলতো যে আমরা পরীক্ষা তোমরা কুফুরি করো না এই কথা বলে তারপরে জাদু শিখেছে তাহলে বোঝা যায় যে এখানে একটা পরীক্ষার জন্য আপনাদেরকে পাঠিয়েছিলেন তো এরা পরিষ্কার বলতো তোমরা কুফুরি করো না তাহলে বোঝা গেল জাদু শিক্ষা করা কুফুরি এটা আর একটা জিনিস এরপরে নয় নাম্বার বিষয় আসতেছে আট নাম্বার বিষয় আট নাম্বার সহযোগিতা করা তাদের শক্তি বৃদ্ধি করা মুসলিমদের বিরুদ্ধে মুশ্রেকদেরকে সাহায্য করা এটা খুব ভালো করে খেয়াল করেন স্পষ্ট দলিল আছে উপরে কোরআন বলছে সুরায় মায়েদার একান্ন নম্বর বলা আছে যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কাফের বন্ধু বানাবে মুরব্বী বানাবে অভিভাবক বানাবে সে ওদেরই একজন ব্যাখ্যা দরকার আছে আর কোন হুজুর কি ব্যাখ্যা দিল কোন ব্যাখ্যার প্রয়োজন আল্লাহ বলছেন অনাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু তোমাদের থেকে যে কেহ ওদেরকে অভিভাবক বানাবে মোতাবাল্লি বানাবে বন্ধু বানাবে সে ওদেরই একজন এখন আসুন আজকে যে সমস্ত মুসলিমরা কুফাদেরকে সাহায্য করে আপনি আমি একথা বলছি না সাহেব সাহবের লাদেন যদি অন্যায় করে থাকে বিচার হতে পারে কিন্তু একটা লোক অন্যায় করলো কি করলো না প্রমাণ করা ছাড়া তাকে হত্যা করা যায় যখন প্রমাণ করতে পারবে না বলেই এই কাজটা করেছে এখন আসুন একজন লোককে আপনি দুইটা একেবারে সম্পূর্ণ বিশেষণে আপনি আলাদা আলাদা গুণে গুণান্বিত করতে পারেন যেমন মনে করুন বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল তখন যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে তারা পাকিস্তানের হিসেবে কি বিদ্রোহী আর বাংলাদেশের কাছে তারা কি বীর সেনানী এই জন্য তাদের খেতাব দেওয়া হলো কি বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ বীর প্রতীক আরো কত কিছু আর ওদের ভাষায় কি ওরা লোক একটাই এখানে সে স্বাধীনতার পরে পুরস্কার পাচ্ছে আর ওদের বাসায় সে বিদ্রোহী তিরস্কার পাচ্ছে ঠিক এরকম ভাবে আজকে দুনিয়ার মিডিয়া ওদের হাতে ওরা নিজেরা অনেক অপকর্ম করে মুসলিমদের খালে চাপিয়ে দেয় আর মুসলিমদেরকে ওরা বদনাম করে আমরাও বলতে পারি আজকে যে লোকটাকে নিয়ে পুরা দুনিয়ার কুফাররা আনন্দে মেতেছে এই লোকটাকে ওরা সন্ত্রাসী বলে কিন্তু মুসলিমরা এটাকে সন্ত্রাসী না বলে একজন বীর মুজাহিদ বলতে পারে কারণ তিনি এসেছিলেন কাদেরকে তার কি প্রয়োজন ছিল অনেকে না বুঝে না শুনে বলে বুঝে আমেরিকার মিত্র ছিল ঠিকই ছিল কেন ছিল তা চিন্তা করেননি তখনারা ইতিহাস পড়বেন পত্রিকায় আসনা পরিষ্কার যখন রাশিয়াতে কমিউনিস্টরা মুসলিমদেরকে গণহারে হত্যা করছিল এবং ওই কমিউনিস্টদের আহ্বানে রাশিয়ান সেনাবাহিনী আফগানিস্তান ঢুকে পড়ল এক রাত্রে প্রায় আশি হাজার মুসলিমদের হত্যা করেছিল সেই সময় আফগানিস্তানের আকাশ বাতাস মুসলমানদের আহাদারিতে ভারী হয়েছিল তারা ফরিয়াদ করেছিল কোরআনদের ভাষা যেটা বলা আছে আমারকুম লা ফি সাবিলিল্লাহি হে মুমিনরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না ওয়াল অসহায় দুর্বল পুরুষরা নারীরা এবং শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমাতুহা হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালেম অধ্যুষিত জনপদ থেকে সাহায্য করো রক্ষা করো আল্লাহ আমিল্লাদুলকা আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালি সাহায্যকারী পাঠাও আল্লাহ আমিল্লাদুলকা নাসিরা আমাদের জন্য অভিভাবক পাঠাও নেতা পাঠাও আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই আহ্বান কোরআনে বলেছে এই আহ্বান ছিল তখন চতুর্দিক থেকে সেই আহ্বানের সাড়া দেওয়ার জন্য যখন দুনিয়ার কোন বুজুর্গের আগায় নাই তখন একটা লোক হোক নিজের গান মাল সব কিছুকে নিয়ে চার হাজার আরো যুবকদেরকে নিয়ে প্রথম যে ব্যক্তি আফগানিস্তানে ময়দানে পা রেখেছিলেন সেই লোকটাই হচ্ছে লোকটা ইতিহাস করেন না এখন পয়সা দিয়ে তো যুদ্ধ করা যায় না অস্ত্রের প্রয়োজন আমেরিকা তখন রাশিয়া একদিকে তার প্রতিপক্ষ ছিল দুইটা সুপার পাওয়ার ছিল একে ভাঙ্গা দরকার ছিল আর একদিকে অস্ত্র বিক্রি করা দরকার ছিল সেই আগাই আছে আর ওই লোকটা তার সব টাকা দিয়ে অস্ত্র কিনেছিল এরপরে যখন যুদ্ধ করে রাশিয়াকে পরাস্ত করা হলো তখন আমেরিকা তো তাদের স্বার্থ আর মুসলিমরা ওদের স্বার্থ মুসলিমরা চাইলে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আর ওরা চাইলে ওদের যেটা আছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজ এগুলো প্রস্তুত করার জন্য তখনই আবার দ্বিতীয়বার একদিন পর্যন্ত যেই বন্দুকের নালা ছিল রাশিয়ার দিকে সেই বন্দুকের নালা ঘুরে গেছে কার দিকে আমেরিকার দিকে আর সেই দিন থেকে আমেরিকা বুঝতে পেরেছে এই লোকটার কত জ্ঞান আর কত বুদ্ধি আর কত শক্তি ওরা আমাদের দেশে মুজাহিদ কমিটি আছে প্রত্যেক মসজিদে দিকে হয় আমিরুল মুজাহিদিনও আছে এদের জন্য মাথা ঘামায় না কারণ কুফাররা বুঝে চেহাদ ওরা এইরকম লোকদেরকে চিনে এই জন্য এই লোকটার পিছনে তখন থেকে রেখেছে বিভিন্ন অপপ্রচার করেছে কিন্তু আপনারা এটা ওদের প্রচারণায় খবরটা বিভ্রান্ত হবেন না আগে নিজেরা বিচার করেন সে কি করেছিল তার কি প্রয়োজন ছিল নিজের আরামায় ত্যাগ করে জঙ্গলে আসার পাহাড়ের বাবুতে আসার কি অপরাধ ছিল তার কোরআনের একটাই আয়াত তাকে এনেছে কোরআন আয়াত আছে আমরা তো জানি না কোরআন আয়াত আছে ওয়াইনিস্তান সরুকুম যদি মজলুমরা তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তোমাদের উপর আলাইকুম তোমাদের ফর্জে আইন হয়ে যায় সেই মজলুমকে সাহায্য করা আছে আয়াতের আমল করার কেউ কেউ করেছে যারা করেছে তারা চলে গেছে এই জন্যই খুশি আপনারা এই বিষয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে এই নামাজ যেরকম ফরজে আইন রোজা যেরকম ফরজে আইন জাকাত যেমন ফরজ এরকম আর একটা ফরজ আছে যার উপরে সর্বসম্মতি ক্রমে কেরাম ফতুয়া দিয়েছেন হানাফি মাঝহের প্রসিদ্ধ কিতাব ফতুয়ায় স্বামী ফতুয়ায় স্বামীতে আল বাহার রায়েতে এরকম বিভিন্ন কিতাবে যে কথাটা বলা আছে তা হলো যদি মুসলিমদের কোন এক বিঘা জমিন কোন কাছেররা দখল করে নেয় তখন প্রথমে ওই এলাকার মুসলিমদের জন্য ফরজা আইন হয়ে যায় ওই জায়গা উদ্ধার করা তারা যদি না পারে অথবা না করে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য ফরজ হয়ে যায় তারা যদি না পারে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য এইভাবে হাত্তা সরকানো গর্বান গোটা দুনিয়ার মুসলমানদের যদি প্রয়োজন হয় তাহলেও এই মুসলিম ভূখণ্ড যা কাফেররা দখল করে নিয়েছে এটা উদ্ধার করা ফরজ আইন হয়ে যায় তাহলে যেদিন থেকে মুসলমানদের স্পেন খুব কুফারা দখল করেছে সেই দিন থেকে মুসলমানদের উপরে এই মুসলিমদের ভূখণ্ড উদ্ধার করা ফরজ হয়ে গেছে এরপরে ভারত মুসলিমদের ছিল আজকে দিল্লির লাল কিল্লা হায়দারাবাদের চার মিনার বিগারের কিল্লা আমি নিজে দেখেছি এগুলো মক্কি মসজিদ মাদানী মসজিদ ওসমানিয়া ইউনিভার্সিটি ভারত এখানে দেখা যায় দাঁড়িয়ে আছে সবগুলো মাথা উঁচু করে আপনি হায়দ্রাবাদ দক্ষিণের রাজধানী আপনি গেলে ঠিক পাবেন না যে এটা কোনো ইন্ডিয়া হিন্দুদের দেশ মুসলমানদের মিনার গুলো দাঁড়িয়েছে চার মিনার রাস্তার মাঝখানে চারটা মিনারা ওসমানিয়া ইউনিভার্সিটি মক্কি মসজিদ মাদানি মসজিদ এইভাবে দাঁড়িয়ে আছে দিল্লির শাহী মসজিদ এরকম ভাবে স্পেনের আলহামরা দুটো এই সব দাঁড়িয়ে আছে ওরা আহ্বান করছে তোমাদের সেই ফতুয়া কোথায় হানাফিদের ফতুয়া সাফি মাদাবের ফতুয়া মালিকি মাদাবের ফতুয়া হাম্বলি মাদার ফতুয়া সমস্ত ফতুয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে মুসলিমদের কোন ভূখণ্ড জমি কোন কাফেররা দখল করে তার যতদিন পর্যন্ত ওই ভূখণ্ড উদ্ধার না করা হবে ততদিন পর্যন্ত মুসলিমদের জন্য এটা ফর্জা আইন হিসেবে রয়ে যায় তাহলে ফিলিস্তিন দখল হয়ে গেল ইরাক দখল হলো আফগানিস্তান দখল হলো এই ফরজ আদায় করার জন্য লোক কোথায় এই জন্য মনে রাখতে হবে ফর্জা আইন একজন মুসলিম বন্দী হলে তাকে উদ্ধার করা ফর্জা আইন হয়ে যায় এটা আমি আগেও বলেছি ওসমানকে যখন বন্দী করার খবর হলো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ নবী কি করেছিলেন আল্লাহ নবী হোদায় বিয়ার সমস্ত লোকদেরকে ডাকলেন আশাবাসা দ্বারা ওয়ে গাছের নিজে অবস্থানকারী সাহাবিরা শোনো আমার কাছে খবর এসেছে উসমানকে নাকি হত্যা করা হয়েছে ভাই হাত করো আল্লাহর নবী হাত রাখলেন সাহাবাহামদেরকে বললেন আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো অথবা আমরা সকলই শহীদ হয়ে যাব একটা লোকমদিনায় ফিরে যাবো না কে কে তৈরি আছে চোদ্দশো হাত পর্যায় ক্রমে আল্লাহ নবীর হাতের উপরে পড়ে গেল আল্লাহ নবী নিজের হাতটাকে রাখলেন এটা উসমানের হাত যেন উসমান এই পায়াতের থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল কিসের বায়াত একজন মুসলিমকে উদ্ধার করার জন্য একজন মুসলিমের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন নিজের জীবন উৎসর্গ করছেন আবু নিজের জীবন উৎসর্গ করছেন আজকে সেই একজন মুসলমানদের জন্য আল্লাহ রসুল বায়াত দিলেন সেই বায়াতে আল্লাহ তারা খুশি হলেন আল্লাহ তারা কোরআন নাজিল করে দিলেন সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপর হাত রেখে বয়াত করছিল আপনার হাতের উপর হাত রেখে যখন তারা অঙ্গীকার করছিল আপনার হাতের উপরে শুধু তাদের হাত ছিল না বরং তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ তারা নিজের হাত ছিল কি বয়াত হয়ে গেল আল্লাহ খুশি হলেন একজন অমিনের জন্য আজকে হাজার মোমিনদেরকে ওরা অন্যায় অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম করছে সেই মোমিনদেরকে উদ্ধার করার জন্য কি আমাদের কাজ ছিল না সেই উদ্ধার করার জন্য যে লোকগুলো ছুটে এসেছিল এখন সেই লোকগুলোকে বলে না সন্ত্রাস এরা আনন্দ করছে ঠিকই ওদের আনন্দ বিষয় কারণ কারণ এরা সন্ত্রাসী ঠিকই সন্ত্রাসী ঠিকই সন্ত্রাস আমি বলি সন্ত্রাসী কারণ হচ্ছে এই পুলিশ দেখে চোরে ভয় করে না তাহলে পুলিশের জন্য পুলিশ চোরের জন্য সন্ত্রাসী ঠিক কিনা র্যাব দেখলে ছিনতাইকারী ডাকাতরা ভয় পায় কিনা হঠাৎ করে র্যাবের গাড়ি আসলো ডাকাতরা দৌড়ায় ঠিক কিনা কেন তাহলে ডাকাত এর জন্য পুলিশ কি ত্রাস সন্ত্রাস আল্লাহ তারা সেটাই বলেছেন হে মমিনরা তোমরা তুফারদের বিরুদ্ধে যারা মমিনদের জমিন দখল করে মমিনদেরকে মমিন হত্যা করে যারা মমিনদেরকে অবরোধ দিয়ে রাখে আমরা ধরে নেই যদি উসামিল্লাদের অন্যায় করেও থাকে দুই হামলা করলো ওদের দাবি তিন হাজার লোক হত্যা করা হয়েছে মানলাম থেকে তিন হাজার লোক হত্যা করে চলো তোমরা তো সেটার জন্য ইরাকে অবরোধ দিয়ে আফগানিস্তানে হামলা করে তিন লক্ষ শিশুদের হত্যা করেছ তোমরা ইরাকে অবরোধ দিয়ে দশ লক্ষ শিল্পে হত্যা করেছ তোমরা কাশ্মীরে মারার সুযোগ দিচ্ছ ফিলিস্তিনে দৈনন্দিন তোমরা হত্যা করছো তবে যদি এই অপরাধের কারণে সে সন্ত্রাসী হয় তাকে হত্যা করার জন্য দায়ী করা হয় তাহলে এক নাম্বার সন্ত্রাসী বর্তমান সুপার পাওয়ার আমেরিকা এই জন্য মনে রাখতে আজকে মুসলিমরা তাদের মিডিয়া নেই তাদের কোনো ক্ষমতা নেই তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এখন আদাত করছে আমি আলোচনা করছিলাম ভিন্ন বিষয় নিয়ে যে কুফফারদেরকে যারা সাহায্য করে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নওয়াফিদুল ইমান এর আট নম্বর বিষয়টা আলোচনা করছিলাম আল্লাহ রসুল আল্লাহ তারা বলছেন এখানে তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে মোতাবাল্লি বানাবে অভিভাবক বানাবে মুরব্বী বানাবে সে অবশ্যই তাদেরই একজন এটা সুরায় মায়দার একান্ন নম্বর আয়াত কি সুন্দর আয়াত জন্য এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কুফফারদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে কুফফারদের শক্তি সহযোগিতা করা সুতরাং যারা আজকে মুসলিমদেরকে ধরে ধরে কুফাদের কাছে দেয় কুফাদেরকে সহযোগী করে এই লোকগুলোর ইমান ভেঙে গেছে ওরা কি হয়ে গেছে পরিষ্কার কাপের হয়ে গেছে ইমান ভঙ্গের কারণ এটা একটা আলাল মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা অমুসলিমদের শক্তি বৃদ্ধি করা এই কাজটা যারা করবে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন ওরা ওদেরই একজন ইমান তার না ইমান ভেঙে ইমান নষ্ট হয়ে গেছে ওদের মধ্যে চলে গেছে নয় নম্বর মানে এটা কথা যে ব্যক্তি বিশ্বাস করে যে কিছু লোকের জন্য শরীয়তের গন্ডি থেকে বেরিয়ে যাওয়ার অধিকার আছে সে ব্যক্তিও কাছে শরীয়তের আইন মানা লাগে না শরীয়ত শিথিল হয়ে যায় তাদের জন্য এটা কিছু আলোচনা আগেও চলে গেছে অন্য একটা প্রসঙ্গে যে শরিয়াতের আইন তাদের জন্য শিথিল হয়ে যায় বুজুর্গদের জন্য শরিয়াতের আইন শিথিল হয়ে যায় নামাজ লাগে না রোজা লাগে না উজু লাগে না গুফল লাগে না এরকম কিছু বিষয় তারা বলে এই যে বিষয়গুলো আছে আমাদের মনে রাখতে হবে এরকম বিশ্বাস যারা করে এরা আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের সুন্নাকে অস্বীকার করার কারণে তার কাছে হয়ে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে আজ দিকে পাগল হয়ে যায় বা নাবালিক শিশু অথবা সে পাগল হয়ে গেছে সে ব্যক্তির জন্য আমি বলি শরীয়তের আইন আসে না কিন্তু যে ব্যক্তি আপেল বালে বয়স পুরো হয়েছে জ্ঞান ঠিক আছে পাগল না নাবালেক না বেহুশ হয়ে থাকে নাই এরকম লোকদের জন্য সরিয়া কখনো শিথিল হতে পারে না যারা মনে করে শিথিল হওয়ার সুযোগ আছে এদের ইমান ভেঙে এটা দলিল কোরআনুল করিমের সুর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইসলামের দিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে তারা তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না আখেরাতে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমি আগে বলেছিলাম যে আল্লাহ তারা বলছেন আল্লাহ দিন যারা কাফের তারা যত ন্যাকামল করুক কারণ আবু তারাদের কথা বললাম বর্তমান জীবনে কাফের আমল করে ভালো কাজ করে আল্লাহ বলছেন আমার হুমকা ছাড়া ব্যক্তি হাতি তাদের আমলগুলো হচ্ছে চাটিল ময়দানে পিস ঝালা রাস্তায় যখন দুপুর রৌদ্রের সময় তাকাবেন দূরের থেকে পানি থই করে বলে মনে হবে মরুভূমির দিকে তাকালে মনে হয় পানি থই করছে আরবিতে এটাকে বলে খারাপ কি বলে এটাকে খারাপ আল্লাহ তারা বলছেন যারা কাফের তাদের আমলগুলো ন্যাকামল তারা করে এগুলো খারাপ মানে মরিচিকা আল্লাহ বলছেন একজন তৃষ্ণার্ত ব্যক্তি মনে করে এটাকে পানি দৌড় দেয় পানির জন্য যখন পানি মনে করে সেখানে দৌড়তে গেল লামিয়াজির হুসাই আর কিছুই পায় নাই ঠিক এরকম আমল আমলগুলো এই অবস্থা তবে এটা ভিন্ন বিষয় একটা ভালো কাফের আর খারাপ কাফের একটা আবু তালের কাফের আর একটা আবু লাহাব কাফের দুটো কি এক এটা ব্যস্ত হবে হ্যাঁ এটা কাফের থাকা অবস্থায় যে অন্যায় কম করে তার শাস্তি কম হবে আর একটা কাফের অন্যায় বেশি করে শাস্তিটা বেশি হবে আজাব হালকা হতে পারে কিন্তু তাই বলে পরকালের নাজাতের কোনো উপায় নেই এটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন অনেক লোক আছে ইমানদার বলে ফেলে আরে এরাও তো অনেক ভালো কাজ করে এরাও পরকালে নাজাত পেয়ে যাবে এই লোকটা নিজের ইমানটা ভেঙে ফেলে কারণ এটা পরকালে মুক্তির জন্য ইসলামের শরিয়াতের গন্ডির বাইরে যাওয়ার কোন সুযোগ নাই এটা নয় নম্বর বিষয় বলছিলাম এবারে দশ নম্বর দশ নম্বর হচ্ছে আল দিনের থেকে বিমুখ হওয়া আল্লাহ দিনে এলেম অর্জন করে না আমলও করে না কোনো কেয়ার করে না এগুলোকে ডন কেয়ার কোনো খবর নাই এটা কি হবে এরকম যারা আল্লাহর দিনের থেকে বিমুখ হয় দিন শিক্ষা করা ফরজ কিন্তু সে কোনো গুরুত্ব নাই তার কাছে তার কোন গুরুত্ব নাই নিজের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় অথচ কোরআন শিখায় না খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ায় আর এখন আপনারা দেখবেন মেয়েরা যে স্কুলগুলোতে পড়ে কি অবস্থা মিনি স্কার্ট পরে এরপরে বাপ আর মেয়ে রিক্সায় বসে মেয়ের কাপড়টা বাতাসে উড়ে ফাঁক হয়ে যাচ্ছে আর ছেলেরা ওগুলো দেখছে অথচ আগে কি ছিল আগে মুসলিমরা রিক্সায় গেলে বোরকা পড়তো তারপরে চতুর্দিকে কাপড় দিয়ে চড়াতো তারপরে রাস্তা বের হতো আর এহুদি খ্রিস্টানরা মুসলিম মেয়েদেরকে এত পেহায়া এত উলঙ্গপনার দিকে নিয়ে ছেড়েছে বাপ কিন্তু নামাজও পড়ে দেখা যায় নামাজ পড়ে আবার তার মেয়েকে এরকম স্কুলে যাচ্ছে এটা কিছু মনে করে না বোরকা পরে কারা বুড়ি মা আর মেয়ে যাচ্ছে বুড়ি আশি বছরের বুড়ি সে বোরকা পরেছে খুব ভালো করি আর তার যুবতী মেয়ে সাথে তাকে বোরকা পরায় নাই এটাকে আমি মনে করি এরকম বুড়ি এখন নিজের চেহারা দেখাতে লজ্জা পায় তো সেই জন্য বোরকা পড়ছে আর দেখাইতেছে যুবতী মেয়েকে যে আমাকে এখন দেখা দরকার নাই একসময় কিন্তু আমি এরকম ছিলাম এটা আমার মেয়ে এটা যত সুন্দরী আমি একসময় এরকম সুন্দরী ছিলাম তো ওকে ভালো করে দেখে নাও তাহলে এই বোরকার মধ্যে যে আছে তার অনুমান করে নাও এই যে দেহায় আপনা আজকে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াচ্ছে বড় চাকরি করবে কিন্তু তুমি এটা চিন্তা করবে না তোমার ছেলে ইমান হারাচ্ছে তোমার ছেলে কি খাবে বড় হলে তোমার মরার পরে কি খাবে সেই চিন্তা তুমি করছো তোমার ছেলে মরার পরে কি হবে সেই চিন্তা তুমি করো নাই কেয়ামতের মাঠে এই সমস্ত পিতা মাতার জন্য সন্তানরা কি বলে করেন বলা স্পষ্ট আয়াত وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس হে আমাদের রব আজকে আমরা তিনি এলেন না থাকার কারণে অন্যায় করেছি গুণা করেছি পাপ করেছি সেরেক করেছি জাহান নামে চলে যাচ্ছি আল্লাহ আমরা তো তোমার বিচারে জাহান নামে হয়ে গেলাম আমাদের রক্ষা নাই তবে আমরা জাহান নামে যাওয়ার আগে দেখতে চাই সেই দুইটা লোককে আর না বললা না আমাদেরকে ওই দুইটা লোক সামনে আনো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে গুমরা করেছে মিনাল জিন নেওয়ার ইংসে জিনের মধ্যে বলবে মানুষের মধ্যে বলবে আদা মা হাজির করো না জাল হুমা তাহতা আকদামিনা আমরা ওদেরকে আমাদের পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান নামে যাবো লিয়া কুর আমি আলী তারা যদি অপমানিত হয় আমাদের পায়ের নিচে থাকে আমরা সেই ব্যবস্থা করে তারপরে জাহান নামে যাবো এই সন্তানকে তুমি খ্রিস্টান বরাচ্ছ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছো ওই সন্তান তোমার বিরুদ্ধে কে আমাদের নালিশ করবে আল্লাহর কাছে অভিযোগ করবে এই জন্য খেয়াল রাখবেন নিজে এলমে দিন অর্জন করে না আর কয় যে আমরা জানি না এই জন্য আলে আরাব আল্লাহর দিনের থেকে বিমুখ থাকা অমনোযোগী কোন কেয়ার করে না এটাকে এটা কোন বিষয়ই না আল্লাহ এলেম অর্জনও করে না আমলও করে না এটা দলিল কি এটা দলিল কোরআনুল করিমের আয়াত পরিষ্কার বলা হচ্ছে বাইশ নম্বর আয়াত অমান আয়াত আল্লাহ তারা বলছেন ওই ব্যক্তির যে বড় জালিম আর কে হতে পারে যাকে আল্লাহর তার রবের আয়াত দিয়ে তাকে স্মরণ করে দেওয়া হয়েছে এরপরে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি এই মুজরেমদের থেকে অপরাধীদের থেকে আমি অবশ্যই প্রতিশোধ নিব আল্লাহ প্রতিশোধ নিবেন আর আল্লাহর প্রতিশোধ নেওয়াটা কেমনি হবে সেটা ওখানে বের বিমুখ থাকবে তাদেরকে আমি দুনিয়ার জীবনে সংকীর্ণ জীবন দান করবো এরপরে কেয়ামতের দিবস থেকে অন্ধ করে উঠাবো অন্ধ তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম সব দেখতাম আজকে অন্ধ কেন হলাম আল্লাহ তারা বলবেন কাদা আলী কাতাক্কা আয়াতি আমার আয়াত তোমার কাছে এভাবে এসেছিল কিন্তু তুমি তা মানো নাই মুখ ফিরিয়েছিলে অন্ধর ভূমিকা পালন করেছিলে আজকে সেজন্য তোমাকে আমি অন্ধ হয়ে উঠাচ্ছি এই দশটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ এখন এই দশটা ইমান ভঙ্গের কারণ পাওয়া গেল কিন্তু কিছু কিছু কারণ আছে যেগুলোর কারণে ওই যে বলছিলাম এখন যদি কেউ মাজুর হয় ইমান ভঙ্গের কারণ পাওয়া গেল উদুভঙ্গের ভঙ্গের কারণ পাওয়া গেলেও তার উজু ভঙ্গ হয় না আসলে আপনার কারণ কিছু যেমন শুরুতে বলেছিলাম যে একটা লোকের আমনে বায়ু বের হলে উদু ভেঙে যায় কিন্তু এখন যে ব্যক্তি মাজুর তার কিন্তু বায়ু বের হলেও ওই কারণে ব্যঙ্গ হবে না যার এই বের হতেই থাকে যে লোকটার পেশারের রোগ আছে তার পেশাব বের হতেই আছে এতটুকু সময় সে পায় না যে উদু করে সালাদ আদায় করবে তাহলে সে পেশাবের রোগী তো পেশাব বের হলে উদ্ভঙ্গ হয় কিন্তু এই ব্যক্তি উদ্ভঙ্গ হবে না যতক্ষণ অর্থ থাকবে ঠিক এরকম এতক্ষণ যেগুলো আমি আলোচনা করলাম এগুলো নওয়াকেদুল ইমান কয়টা হলো দশটা এই দশটা নওয়াকিদুল ইমান এই দশটা পাওয়া গেলেই আমরা তাকে কাফের বলবো না আমি সংক্ষিপ্ত বলছি কয়েকটা কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে আদাম বুলু গিহি আল খেতাব এই যে দশটা কারণ কোন কারণ পাওয়া গেল নওয়াকিদুল ইমান ইমান ভেঙে যাবে কিন্তু এখন তার কাছে শরিয়াতের বিধান পৌঁছে নাই এজন্য সে কুপুরি কাজ করেছে এগুলো যে কুফুরি কাজ ইমান ভঙ্গের কারণ সে জানে না অজ্ঞতা বশত এই কাজটা করেছে শরিয়াতের বিধান তার কাছে পৌঁছে নাই এই কারণে সে কাজটা করেছে তাহলে তাকে কাজে বলা যাবে না একটা কারণ কিন্তু এখানে মনে রাখতে হবে শরিয়াতের বিধান পৌঁছে নাই কিন্তু তার জানার সুযোগ ছিল যারা আমাদের সমাজে এখন কেউ বাংলাদেশে বসে বলে আমি জানতাম না এইটা তার জন্য ওজোর চলবে না এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈসা সালামের পরে আমাদের নবীর আগমনের একটা গ্যাপ পেতে পারছেন এটাকে বলা হয় এই সময় জন্মগ্রহণ করেছে অথবা এখনই আসলো কিন্তু তার কানে শুনে না বধি সে কোন হাতে কোনো কথা শুনে নাই অন্ধ চোখে দেখে নাই অথবা সে ছিল পাগল আকল জ্ঞান নাই এই লোকগুলোকে আমাদের মাঠে বলবে আল্লাহ ওই লোকটা বলবে যে মাঝখানে এসেছিল আমি তো নবী পাই নাই বধির বলবে আল্লাহ তোমার নবী গেছিল ঠিক আমি শুনি নাই শিশু অবস্থায় যে মরলো সে বলবে আল্লাহ তোমার নবী গেছিল কিন্তু আমি তো বুঝার আগে মারা গেছি আহাম্মক বলবে বোকা বলবে যে আল্লাহ আমি তোমার কালাম বুঝি নাই তুমি জ্ঞান দাও নাই এই লোকগুলো সম্পর্কে আছে কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন তাহলে আমার হুকুম যদি ওখানে তোমরা বুঝতে পারতে তাহলে আমল করতে কিনা মানে অবশ্যই করতাম আল্লাহ তালা হুকুম দিলেন সব জাহান নামে দৌড়াও একদল লোক জাহান নামে দৌড় দিয়ে গিয়ে পড়বে আল্লাহ তালা ওদের জন্য জাহান নামকে ঠান্ডা করে দিবেন যেমন ইব্রাহিম আসলামের জন্য আগুন ঠান্ডা করা হয়েছিল এবং ঠান্ডা করে দিবেন আজকাল লোক ছাগলের মতো খামে দিবে ছাগল দেখেন না কি অবস্থা নবীদেরকে ছাগল চড়াতে হয়েছে কি জন্য জানেন ছাগলের একটা বদাভ্যাস আছে আপনি যদি অনেকগুলো ছাগল একাত করে চান দেন তো সামনে পাও বাড়াই যে খামে দিবে পা হেঁচড়ে যাবে তবুও সামনে পারবে না আপনি রাত করে পিছনে গিয়ে পারলেন বাড়ি এখন ছাগল এক একটা এক এক দিকে দিবে এক একটা এক এক দিকে দৌড় দিবে এই জন্য নবীদেরকে ফাগল চড়াতে হয়েছে আমরাও দেখি কোরআন হাদিসের প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলার পরেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে কি এরা তোমরা হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে এগুলো বলে কারণ কি কারণ আমরা কোরআন হাদিসের এমন কিছু কথা বলি যেই কথাগুলো কেউ বলে না আর এমন কিছু কথা বলি যেগুলো কোরআন আদিফের নাই ওনারা করেন মৃত্যু ব্যক্তির নামে তিন দিনা খাওন চল্লিশা খাওন এগুলো ওনারা করেন আর আমরা বলি এগুলো হারাম মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে পারিশ্রমিক বিনিময় পয়সার বিনিময় দোয়া করে বা কোরআন তেলাওয়াত করে অভিষ করে পারিশ্রমিক সকল হারাম এটা ফতুয়া হানাফি কিতাবের সব কিতাবের ফতুয়া কিতাবে বড় কিতাবে ফতুয়া স্বামীটি আছে এছাড়া আরো বড় কিতাব সাবসিডি মার কোরআনে আছে আমি এখানে এটা খুলে দেখাইছি এক সময় সুরা বাকারার একচল্লিশ নাম্বার বলা আছে যে মৃত্যু ব্যক্তি উদ্দেশ্যে যে ব্যক্তি বিনিময়ে দোয়া করলো পড়ালো বা কি করলো খতম করাইলো সম্পূর্ণ হারাম কাজ করলো যে পরে সে হারাম যে পরে সে হারাম কাজ করে আল্লাহর নবী এরকম খতম পড়ান নাই সাহাবাহাম পড়ান নাই আল্লাহ নবীর জীবদ্দশায় মা ফাতে মা আল্লাহ নবীর ছোট মেয়ে এইটা ছাড়া বাকি সব মারা গেল আল্লাহ নবী খতম পড়াইছিলেন কেউ দেখাইতে পারবে আল্লাহ নবীর প্রত্যেকটা কাজ কয়েকটা চুল পেকেছিল আল্লাহ নবী কেমনে হাঁটতেন কেমনে কথা বলতেন এই সব বিষয়গুলো হাদিতে বলা আছে আল্লাহ নবী যে আমার একটা মিলাদ করাইছেন তা হাদিতে আসতো না এগুলো আবহাওয়া করাইছেন আল্লাহর নবীর মৃত্যু করে সাহাবিরা করার নাই সাহাবিদের মৃত্যু করে তাদের সন্তানরা করার নাই আল্লাহর নবী জানতেন না এগুলো আর এখন বের হলো তেহলাম তেহলাম এই তেহলাম কোন ভাষা যা বলতে পারেন আপনারা আরবি ভাষা না না এই তেহলাম ফার্সি ভাষা বুঝাই যাচ্ছে অগ্নি পূজকদের আকিদা ছিল হিন্দুদের আকিদা ছিল এই পত্তলিক এবং অগ্নিপূজক এদের আকিদা হলো এই মানুষ মৃত্যুর পরে চল্লিশ দিন পর্যন্ত রুহুটা ঘুরতে থাকে আশপাশে এরপরে রুহুটা বিদায় নেয় এই জন্য চল্লিশ দিন এরা ভালো খাওয়ন দিয়ে বিদায় দিতে হয় হিন্দুরা এখনো শ্রাদ্ধ করে ওই হিন্দুদের থেকে যখন এই লোকেরা ইসলাম গ্রহণ করেছিল মায়াগুলো ত্যাগ করতে পারে নাই গলায় একটা পয়সা লাগাইতো এটা নিয়ে গেছে কোথায় কোমরে আপনার কোমরে আগে যে টাকা পরে কালো এটা ওই যে বইটা মায়ের থাকতে পারে নাই ওটা ওখানে পড়ে এটার সঙ্গে ময়লা লাগে গোসল খরচ হলে ময়লা লাগে ওইটা ধুইছে কোনো সময় তাবিজ লাগায় সুতা লাগায় এগুলো অপরিষ্কার হাতে যাবে ইনশাল্লাহ এই সুতা বান্ধা হাতে এখন দেখবেন যে যুবকের হাতে সুতা মাজারের সুতা এগুলো সিরিক এই মাজারের সুতা গলায় তাবিজ আমি গত রাত্রে আগে রাত্রে সাতক্ষীরে একটা ভাব রেখেছি তো বাচ্চা নিয়ে একটা হুজুর একটু ফুটিয়ে দেন নেই করে একটা তাবিজ আগে তাবিজটা কাটো ওই বাচ্চা রাজি না কাটতে আজ বাচ্চার বুঝলাম যে এটা কাটলে এটা নাকের সজান আসবে এটা আমি ফুটিয়ে দিলে সজান ইনশাল আসবে না কোন হাতে চিন্তা আসবে না তুমি কেটে ফেলে দাও তারপরে একটা কেটে আনাইলাম কাটলাম তারপরে ফেলে দেওয়া হলো এখন এই যে তাবিজ কবচ এইগুলো করে এরা আমরা এর বিরুদ্ধে বলি এরা বলে কি হাদিস এরাও পরে কিন্তু ওই যে আমি বলি যে একটা রঙিন গ্লাস লাগাই আমার এখন গ্লাসটা রঙিন হয় তারপরে সবাইকে রঙিন দেখবো আপনারা কি রঙিন সবাই লাল গ্লাস লাগালে সবার চেহারা লাল দেখা যাবে আমাদের দেশের লোকেরা যদি হাদিস পড়ে আমি ওনাদের ছোট করছি ওরা হাদিস পড়ে খালি একটা রঙিন গ্লাস লাগাই আপনারা বুঝতে পারেন যে এত হাদিস কিতাব পড়ায় ওনারা কম বোঝে না খুব বেশি বোঝে কম বোঝে না কম বোঝে ভালো ছিল বেশি বোঝে বেশি বুঝলে কেমনে এই হাদিস যখন পড়ায় হাদিস বলা আছে এই হাদিসটা বেশ কেটে বলছে মানে আল্লাহ তামিমাতান ফকাদ আসরাকা বিল্লাহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো যে তাবিজ ঝুলায় সে কি করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো এই হাদিসটা পড়ায় তো পড়াবার সময় বলে কি এই যে শিরিক বলা হয়েছে এটা আমরা যে দাবি থেকে এইটা বেশি না এগুলো হচ্ছে কিন্তু চশমা লাগাচ্ছে রঙিন গ্লাস এটা হচ্ছে জাহিনী যুগে মক্কার রাগ কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখতো ওইটা বলা হয়েছে আর আমরা যেটা লেখি এটা কোরআন হাদিস দিয়ে লেখি এইটা শিরিক না তখন ছাত্র বুঝলো খালি একটু চাবি ঘুরে দিল শেষ ছাত্র বুঝলো যে হ্যাঁ তাহলে এটা বইতো আমি ওইটা লেখবো দেখা শুরু করলো আমি আপনাদেরকে বলবো আল্লাহর অস্তে হজুরের তাবিদের কিতাবটাকে এক্ষুনি দেখবেন ওইখানে লেখা আছে নকশা তোরা ফাতেহার নকশা এটা তোরা ইয়াসিনের নকশা এখন যদি এটাকে কোরআন হাদিস বলেন তাহলে আমি আজকে নামাজ দাঁড়াইয়া হজরের সময় তোরা ফাতেহার পরিবর্তে তোরা ফাতেহার নকশা পড়ব পাঁচশো সাতাইশ তিন হাজার তিন এক হাজার পাঁচ আল্লাহ একবার এরপরে দাঁড়িয়ে গেলাম ওখানে আরেকটা বললাম আবার এরকম পাবো তিন হাজার তিন সাত হাজার পাঁচ দশ লক্ষ তিন তোরে একদিন নকশা করে দিলাম আল্লাহ একবার নামাজ হবে কেন হয়তো কোরআন এইটা যদি কোরআন না হয় নামাজ যদি এর দ্বারা না হয় সাতশো ছিয়াশি দিয়ে নামাজ পড়লে নামাজ যদি না হয় তাহলে বোঝা গেল সাতশো ছিয়াশি দিয়ে তারা বিসমিল্লা লেখে তাবিজ দেখে এটাও কোরআন না এটা একটা শয়তানি এটা কি শয়তানি এরপরে দেখবেন করে কি সুরা ঘুরেই ফিরে যা এটা নিয়ে তো গেলাম সুরা এক এইভাবে লেখছে কানাকানি ঘুরেই এটা কোরআন হয় এইভাবে ঘুরেই লেখে তাহলে এখন কুপুরি খেলা হচ্ছে না আপনি তাবিজের বই খুলে দেখবেন আমার বাসায় আছে তাবিজের বড় বড় কিতাব এগুলো আমি সংগ্রহ করেছি এই বাংলাদেশে যারা তাবিজ দেখে এত নকল বই এদের কাছে আমার কাছে আসল বই আছে কারণ এগুলো বই লিখছি বই লিখতে এগুলো পড়া লাগছে ভালো করে এই জন্য আমি ইন্ডিয়ার থেকে হের দেশ ফলায় মানে অরিজিনাল উত্তর যেটা আমার কাছে সংরক্ষিত আছে ওর লেখা আছে ইয়া হামান ইয়া আজরাইল ইয়া মিকাইল ইয়া দারদাইল আমি তাদেরকে দেখাই বলে এখানে অনেক লোক আছে ইয়া হামান ইয়া ইসরাইল কার কাছে সাহায্য চাচ্ছে জিব্রাইল সাহায্য রায় সাহারা সাহায্য তো কার কাছে ইয়া মিকাইল ইয়া আজরাইল ইয়া দারদাইল সাহায্য কামনা করো এই জন্য মনে রাখতে হবে এই যে আকামগুলো করে এইগুলো আমরা ধরাই দেই এই জন্যই সমস্যা এই লোকগুলো ভালো না খবরদার এদের কাছে যাইবে না কারণ এদের কাছে গেলে ওনাদের অতীতের যে টাকা পয়সা দিতে তা ফেরত চাইবা আমার মসজিদে আমি যখন ঢাকা ধানমন্ডি পনেরো নাম্বার থেকে রায়বাদা তারা গেছেন বাম্বা বা মসজিদ এখানে ক্ষতি হবে তো আমার ওই মসজিদের সাবেক ইমাম ছিলেন আমার আগে মাস আল্লাহ দিন পাওতেন লোকেরা এসে আমাকে জিজ্ঞেস করলো হুজুর আগের হুজুর যে ঋণ পাওতেন ওই গুলো আপনাকে দিয়ে যায় নাই তখন আমি বুঝলাম যে উনি যে বড় বড় জমি জমা কিনেছেন ওইখান থেকে ধানমন্ডি ওখানে গেলে পরে একশো কাঠা জমি এখন আর এত সম্পত্তি থেকে করলে অবশ্য তখন এত দাম ছিল না আমি ওই ইমাম সাহেবের ছেলেদের থেকে চার কাঠা জমি কিনেছি ঢাকা থেকে তো উনি এত পাইবে কোথায় এটা বুঝলাম তখন যখন আমাকে লোকেরা এসে বলে আগের হুজুরের দিনগুলো আপনাকে দিয়ে দেয় নাই আমি ওই চারকা ধার কিনতে আমার বরিশালে বাড়ি ছিল সেই বরিশাল শহরের বাড়ি বিক্রি করে নিজের এরপরে আরো দেখা সব জমা করে তারপরে কিস্তিতে দিয়ে ওই জমিটা ক্রয় করেছে আর উনি একশো টাকা জমি কিনবেন এই কারামতি বুঝলাম তখন যখন বুঝলাম যে কি দিন পালতেন উনি আমি বললাম যে ভাই উনি তো মারা গেছেন সম্ভবত উনি যে দিনগুলো পাওতেন ওগুলো না খেয়ে শোকে দুঃখে ওগুলো মরে যাচ্ছে এখন আর এই এলাকায় ওই দিন দিন নাই আমি যেদিন থেকে পা রাখছি কিন্তু এখানে দিন সব থেকে যাচ্ছে এই এলাকায় দিন দিন আসবেন আপনারা আসবেন না এখানে দিন ধরে আপনারা এখানে আসলে খালি বলে দিলেন যে জসীমদ্দিন রহমান ইসলাম বলছেন এখানে ভাইয়ে যা তো দিন আর এই এলাকায় ঢুকবি না যাই হোক এটা বলার উদ্দেশ্য নেই একজন মোমিনের কাছে দিন আসতেই পারে না মোমিনদেরকে শয়তান ভয় পায় এই সমস্ত কাহিনীগুলো পরে দেখবেন তারা তাবিজ দেখে পেলেকে ধুয়ে খাইতে হইবে এটা চিনির বর্তনে রাখতে হবে এরপরে মেসকো জাফরান দিয়ে রাখতে হবে ধুয়ে দিয়ে খাইতে হইবে এই পেলেট দিয়ে খাইবে এরপরে অনেকে আবার শর্ত লাগায় এই তাবিজটা লেখতে কালো মুরগি তাজা রক্ত লাগবে কালো মুরগি লাল মুরগি কেউ বলে এটা কি জন্য জানেন কালো মুরগি এজন্য বা লাল মুরগি এজন্য যাতে কেউ ফার্মের মুরগি রানিয়ে আসে আর তাজা রক্ত এজন্য যাতে করে মুরগিটা জবাই করে খালি রক্তটা নিয়ে আসে হুজুরের বাড়িতে এসে দেওয়া তাজা রক্ত মানে গরম রক্ত যে রক্ত জমা হয়ে যায় না এটা তাবিজ দেখতে হবে এইটা পাইতে হলে তো হুজুরের বাড়িতে এসে জবাই করতে হবে আর হুজুরের বাড়িতে এসে জবাই করে মুরগি কোন বেটা গোস্ত বাড়ি নিয়ে যাবে এটা কোনো বোকায় কাজ করবে এরকম খালি হলুর বুড়িটা পেয়ে গেল এরপরে তেরাগি আছে নামগুলো কি তেরাগি পাঁচশো এক টাকা এটা কেন ধার্য করলো মুরগি পাইলো খাও চাউল তো খাও পাই নাই চাউল কিনতে হবে মশলা কিনতে হবে এটা টাকা টাকাতে পাওয়া গেল এই কাজগুলো এই লোকগুলো করে সেগুলো বন্ধ হয়ে গেছে এই জন্যই সমস্যা এই লোকগুলো ওই যে পায়াত করলাম মুসলিম ভূখণ্ড উদ্ধার করার জন্য পায়াত হবে মুসলিমদেরকে রক্ষা করার জন্য প্রয়াস হবে মুসলিমদের ইমাম থাকবে সেই ইমামের কাছে মুসলিমরা বায়াত করবে সেটা ওনারা চিন্তাই করে নিয়ে গেছেন তীর মুরিদির মধ্যে এই কথাগুলো আমরা বলি এই কারণে ওনারা আমার ঘরে খুবই খ্যাপা কারণ এই জিনিসগুলোকে এত সুন্দর করে ধরাইয়া দেওয়াটা এটা আগে আর কেউ করে না ওনাদের এই জন্য এই কাজগুলো করা হচ্ছে যাই হোক বলতেছিলাম এই জন্য বলছি খবরদার এই দেশে ওই ওজোর চলবে না আমি জানতাম না আপনাদের এটা দায়িত্ব এটা জানাই দেওয়া এটা হলো ওই খালির কথা যার কাছে শরীয়তে এনে পৌঁছে না এক নম্বর হলো যে শরীয়তে এনে পৌঁছেই না তার কাছে আফ্রিকার জঙ্গলে তাদেরকে পাওয়া গেছে গভীর জঙ্গল হেলিকপ্টার চালাইয়া দেখা গেল কিছু লোক ঝুপড়িতে থাকে বা এক পাশাকে বলতে দেখেন নাই এদেরকে হেলিকপ্টার গেল যখন দেখার জন্য ওরা তো এমনি পাখি শিকার করে খায় হরিণ শিকার করে খায় খরগোশ শিকার করে খায় মনে করলো বড় একটা পাখি পাওয়া গেছে হেলিকপ্টার যখন উপরে গেছে তো তীর পরামর্শ করে এটা বড় পাখি কয়েকদিন খাওয়া যাবে যা ভোবো করে আওয়াজ করে তীর মারা শুরু করলো ওই লোকগুলো জানে না যেটা একটা হেলিকপ্টার এটা মানুষের চালায় ওরা ইচ্ছে করে যে নিমিশে পৃথিবী করে দিতে পারে ওরা জানেই না এত বড় পৃথিবীতে মানুষ আছে ওদের মতো জানে না এই লোকগুলো যদি বলে যে আমরা জানি না তাদের কাছে পৌঁছে নাই তাহলে ভিন্ন কথা কিন্তু যেখানে এলেম অর্জন করার সুযোগ আছে সবকিছু আছে তারা যদি বলে এলেম অর্জন করতে পারি নাই এটা তার জন্য ওজোর না বরং তার জন্য এটা আর একটা অবাল বরং তাকে আল্লাহ ভাবেন কেন শিখো না শিক্ষা করো তো করো আমরা বিগত আলোচনায় তারপর আলোচনা করেছিলাম গত আলোচনায় এই জন্য মনে রাখবেন অনেকে বলে আমরা জানিও না করিও না ঠিক আছে যারা জানে এরাই বরাবর হয়েছে এইটা একটা মিথ্যে কথা আরে বেটা যে বেটা সাঁতার জানে দুইটা লোক নৌকায় গেছে একসাথে একটা সাঁতার জানে আর একটা জানে না নৌকা ডুবে গেছে এখন যে ব্যক্তি সাঁতার জানে না তার বাঁচার উপায় কি ও তো শেষ আর যে সাঁতার জানে সে ব্যক্তি হয়তো আশা করা যায় যে কতক্ষণ সাঁতার কেটে হয়তো বাঁচতেও পারে ঠিক এরকম ভাবে তুমি যে জানলা না না জেনে তো আরো ক্ষতি করলো এই জন্য জানতে হবে আমি এতক্ষণ পর্যন্ত বললাম এই যে দশটা ইমান ভঙ্গের কারণ আলোচনা করেছি এই দশটার কারণ ইমান ভঙ্গ হয়ে যায় তবে কেউ যদি এরকম হয় যার কাছে এই শরীয়তে এলেন পৌঁছেই নাই এবং পৌঁছার কোন ব্যবস্থাও ছিল না শিক্ষার কোন ব্যবস্থা ছিল না সেই ব্যক্তির দ্বারা যদি কোনো একটা এরকম পুকুরি কাজ হয়ে তাকে আমরা কাপড় বলবো না এটা একটা কারণ বললাম কিন্তু আরো একটা কারণ হবে আপনারা নিয়মিত আসলে এগুলো এমনি বিষয় আপনারা এগুলো শুনবেন শোনার পরে ইনশাল্লাহ এলেম অর্জন হবে এইখানে কোন খাজা বাবার কাহিনী হয় না গাজা বাবার কাহিনী হয় না কোন পীর আকাশে উঠলো কোন পীর পানিতে ভাসলো আমি বলি যদি পানিতে ভাসা কোনো বুজুর্গি হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ রাজাহাতগুলো ওরা পানিতে ভাসে আর আকাশে ওরা যদি কোনো বুজুর্গ হয় তো সবচেয়ে বড় বুজুর্গ কি শকুন তীর এগুলো খুব বেশি ভাসে এইগুলো মনে রাখবেন এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বর্জন করতে হবে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শুনতে হবে এলেম অর্জন করতে হবে মানতে হবে কোরআন হাদিসের কথা যখন আমাদের কানে আসবে এটা আমার বিরুদ্ধে যাক আমার পীরের বিরুদ্ধে যাক আমার শতপক্ষ আকিদের বিরুদ্ধে যাক সঙ্গে সঙ্গে আমি অবাক করব এটা মোমিনের কাজ আর মুনাফিকদের কাজটি এটাকে অজুহাত তালাশ করা দূরেই সেই বলা আমরা আল্লাহ সুবাহ আমাদেরকে যেন বিষয়গুলিকে বুঝার এবং আমাদের আমি আমরা এই আলোচনার পরে দুইটা জিনিস থাকবো একটু মোজাকারা মোজাকারা মানে হচ্ছে আমি যেটা বললাম এটা যে যেটা পারেন এই পুরো আলোচনার যে বিষয়গুলো আসলো এক একজন এক একটা পয়েন্ট বলো যে এই আলোচনাটা হয়েছে এখানে এটা একটা মোজাকারা এই পরীক্ষা আমি করবো কারো বাধ্যতামূলক না নিজের ইচ্ছা বলবেন আমি দেখো খালি পয়েন্ট গুলো সব আছে কিনা এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনাদের প্রশ্নোত্তর থাকবে এই সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন অন্য কোন বিষয় না আমরা যে আলোচনা আজকে করলাম নামাজুল ইমান ইমান ভঙ্গের কারণ এগুলো কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো সেগুলো নিয়ে প্রশ্ন করা সংশ্লিষ্ট আলোচনার মধ্যে এটা লিখিত প্রশ্ন করলে ভালো হবে তো আগে আমরা মোজাকারবা করি আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে আপনারা একজনে হাত কে বলবেন একজন কি আলোচনা হয়েছে সিরিয়াল দরকার নাই যে যেখানে পারেন যে যেটা মনে থাকে পুরো আলোচনায় যে বিষয়গুলো আসছে এর কোনো একটা পয়েন্ট আপনি আলোচনা করতে পারেন মানে বলতে পারেন জি মাশাল্লাহ মানে ইসলামের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের শক্তি যোগানো শক্তি সামর্থ্য যোগানো শক্তিশালী করা এই কাজটা একটা নওয়াজ একটা বড় গুরুত্বপূর্ণ অংশ জি মাসাল মাধ্যম বানানো মাসাল্লাহ জাজাকাল্লাহ জি উপহাস করা হ্যাঁ এখানে দুইটা বিষয় আছে একটা হলো ঘৃণা করা একটা হলো তুচ্ছ করা দুইটা ভিন্ন জিনিস তুচ্ছ করা মানে উপহাস করা মজাক করা আর একটা হলো মনে মনে ঘৃণা করে দুইটা আলাদা আলাদা হয়েছে আর হ্যাঁ আলোচনা কি আছে আল্লাহ নবীর আদর্শকে অন্যার আদর্শকে ভালো মনে করা অথবা সমান মনে করা এরকম একটা বিষয় এটা নাটক মনে একটা অবশ্য আর জি বর্জন করা ঠিক আছে আলোচনা আসছে এগুলো সবই হ্যাঁ, আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে মুসলিমদের জন্য জেহাদ ফরজে আইন হয়ে যায় কখন তার চারটে কারণ থেকে দুইটা কারণ আমি বলেছি এখানে একটা কারণ এখানে এসে গেছে যে মুসলিম ভূখণ্ড যখন কোনো কুফারা দখল করে ওটা উদ্ধার করা প্রথমে ওই এলাকার লোকের জন্য দায়ী হয়ে যায় তারা না পারলে পরবর্তী লোকের জন্য তারা না পারলে পরবর্তী লোকের জন্য এইভাবে সারাখানা অভার পুরো পৃথিবীর লোকের জন্য সরকারি হয়ে যায় সেই মতে যেদিন থেকে আমি বলেছি স্পেন মুসলমানদের ছাড়া হয়েছে দখল করেছে সেদিন থেকে ওই ভূখণ্ড উদ্ধার করা মুসলিমদের জন্য ফরদায়ন হয়ে গেছে এরপরে ফিলিস্তিন কাশ্মীর এরপরে এরপরে কি আপনার ইরাক এরপরে আপনার আফগানিস্তান এখন কত দখল হচ্ছে এই মাসাল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আর একটা পয়েন্ট আছে এর উপরে খুঁটি আসলে পাঁচটা খুঁটি কয়টা প্রথম বসে চারটা হলো চার কোনায় আর মাঝখানে খুঁটি হলো শাহাদাহ মোহাম্মদ রসুল্লাহ এটা চারটা মানে চার কোনায় চারটা পাঁচটা হলো ওইটা অর্থাৎ নামাজ রোজা হজ দেখা কবুল হবে ঠিক কি থাকে ইমান থাকে আর এই সবগুলোকে টিকিয়ে রাখার জন্য হাত হচ্ছে জেহাদ জেহাদ ওই যে জেহাদ বলে না জেহাদ কি জিনিস এই সবগুলো টিকিয়ে রাখার নাম কারণ টিকে প্রত্যেকটা দেশে সামরিক বাহিনী থাকে কিনা ঠিক ইসলামের এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা নাম হচ্ছে কি জেহাদ জেহাদ মানিয়েই না যে সব মুসলিমকে মারো জেহাদ মানে হচ্ছে আপনি মনে করুন একজন ডাক্তার হ্যাঁ জেহাদ দরকার এটা ছাড়া শিখবে না এগুলো জেহাদ না থাকলে আস্তে আস্তে সব দখল করবে জেহাদ থাকলে কুফাররা ভয় করবে মুসলিমদের জমি দখল করতে পারবে না আর জেহাদ না থাকলে সব দখল করে নিয়ে যাবে এই যে ওটা হচ্ছে ছাপ সবগুলো টিকে রাখার জন্য ছাপ মাসাল্লাহ এটা খুব একটা ভালো পয়েন্ট ছিল এই জন্য হাদিসে বলা আছে জেরুয়াতুল সানামিল ইসলাম ইসলামের সর্বোচ্চ চূড়া জেহাদকে বলা হয়েছে মাসাল্লাহ জি আর কি কি অগ্রাধিকার দেওয়া আল্লাহর আইনের চেয়ে অন্য আইনকে অগ্রাধিকার দেওয়া এটা ইমান ভঙ্গের একটা কারণ আল্লাহর আইনের চেয়ে কুকুরতে মানব রচিত আইন ভালো আল্লাহর আইনের যুগে চলে না অথবা আল্লাহর আইনে চলে ওটাও চলে এরকম যদি কেউ করে আচ্ছা। এটা সে ইমান ভেঙ্গেও গেল ইমান তার ঠিক থাকে না জি আচ্ছা। আল্লাহ আল্লাহ দিন শিক্ষা করা বা আমল করা এগুলো থেকে অমনোযোগী হয়ে যাওয়া এগুলো কোনো গুরুত্ব না দেওয়া মানে গুরুত্বহীন হয়ে যাওয়া তো গুরুত্বহীন দিন দেখেন রাজি আল্লাহ তো আনুমানি হচ্ছে আল্লাহ তারা তারপর সন্তুষ্ট হয়ে যাবে শাস্তি করতে না যায় না কিন্তু এটা একটা পরিভাষা সাহাবিদের নামের সঙ্গে বলা হয় যেন আলাই সালাম মানে তার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক নবীদের নামের সঙ্গে বলা হয় রাবি আল্লাহ আনহুম সাহাবিদের জন্য বলা হয় আর সাধারণ নবীর জন্য রহমতুল্লাহ আলাই বলা হয় কাজে এইগুলো ঠিক রাখাটা উচিত নইলে এলতেবাস হয়ে যাবে দেখা যাবে অলিদের জন্য এই নামগুলো ব্যবহার করলে যারা এগুলো বুঝে না তারা সাহারি মনে করবে যেমন বললো আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তাহলে মনে করবে কি আব্দুল কাদের একজন সাহাবি এই জন্য যখন একটা পরিভাষা হয়ে যায় তখন সেই পরিভাষা গুলোকে আমল করা উচিত একটা জায়গায় আরেকটা লাগানো উচিত না আলী আলাই ইসলাম হাসান হোসাইন আলাই ইসলাম এগুলো শাব্দিক অর্থে যদিও না যায় কিছু নাই কারণ আলাই ইসলামের তারপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বসিত হোক কিন্তু এটা পরিভাষা নবীদের জন্য বলা হয় এখন যদি আপনি অন্যের জন্য বলেন তাহলে এটা মনে করা যেতে পারে যে উনি নবী এই জন্য বাঁচার জন্য এগুলো বর্জন করাতে হবে পরিভাষাকে যেখানে যে পরিভাষা ওখানে সে ব্যবহার করা উচিত তাহলে আমরা কি প্রশ্নোত্তর চলে গেছি আচ্ছা, আপনারা ছোট ছোট প্রশ্ন করতে পারেন যেহেতু লিখিত হয়তো আপনারা করেন নাই আপনারা ডাইরেক্ট করার অসুবিধা নেই ইনশাল্লাহ আমার সাথে এটা হলো মজা করাটা খেয়াল রাখি এই জন্য তাহলে ওই জিনিসগুলো আবার নলেজে চলে আসলো যেন এক কান দিয়ে শুনলাম আর কান বের হয়ে চলে গেল এটা না হয় এটার নাম করা আমাদের আলোচনা ইনশাল্লাহ করা থাকে করা মানে আবার পুনরাবৃত্তি আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে যে মানে কোনো ব্যক্তিকে আল্লাহর অলি বলে কি করা নির্ধারিত করে দেওয়া অলিয়ে কামেল এ মোকামেল এটা একটা সিরিজ কি জন্য এটা সিরিজ কেন কে বলতে পারবেন আল্লাহর এরমের ভিতরে নিজেকে অংশীদার বানানো হলো যে বিষয়টা জানেন একমাত্র কি কে আল্লাহর অলি আর কে আল্লাহর দুশ্মন এটা হাকিকাতে জানেন কি এর প্রকৃত এলেম আল্লাহর কাছে আমরা পার্থিব বাহ্যিকভাবে কাউকে মনে করতে পারি এখন যদি কেউ মনে করে যে অমুকে নিশ্চিত আল্লাহর অলি তাহলে সে কি করলো যে বিষয়টা আল্লাহর এলেন সেইখানে সে নিজেকে অংশীদার বানাইল এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিঁড়ি এই সিঁড়িকে আমার জাতি ব্যাপকভাবে জর্জরিত জি বুঝি না ও আচ্ছা হিন্দু যদি সাহায্য চায় সাহায্য করা যাবে কিনা না যায় না যদি মনে করেন যে সে ইসলামের কোনো ক্ষতি করবে না বরং তাকে সাহায্য দিলে সে ইসলামের দিকে আকৃষ্ট হবে তো দিতে পারবেন তবে জাকাতের টাকা ফেতরা অজিব যেগুলো ফরজ যেগুলো এগুলো তাদের জন্য ওগুলো নফল দান করতে পারবেন ফরজ জাকাতের জন্য আটটা খাতা তো ওর মধ্যে একটা আছে মোহাল্লা ফতুল কুলুক সেটা একটা ভিন্ন বিষয় তো ওটাও কোনো কোনো ক্ষেত্রে জায়গ আছে তো এটার জন্য ভিন্ন খাত আমাদের জায়গাতে আটটা খাত আছে বাকি হলো যে সাধারণভাবে এই ক্ষেত্রে জাকাত এগুলো কুফাদেরকে দেওয়া যাবে না নকল দান করতে পারে তবে যে আপনার দানের দ্বারা সে ইসলামের ক্ষতি করতে পারে কুপুরকে সাহায্য করা হয় ইসলামের ক্ষতি করার জন্য এটা যায় আর কোন প্রশ্ন আছে হ্যাঁ দেখেন বিষয়টা হচ্ছে এই ঘটনার কোনো সহি কোনো দলিল নাই বা এটা বাস্তব যে কোরআন সুন্না মোতাবেক যারা চলে তারাই মানে কি আমরা বাহ্যিক তাদেরকে আল্লাহ মনে করতে পারি এটা আগেই বলছি মনে করতে পারি একটা বিষয় আর একটা সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট দেওয়ার অধিকার কারো নাই আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন আল্লাহ নবীর কাছে ওহি আসতো অমুকে অমুকে জান্নাতি আল্লাহ নবী বলে গেছেন এরপরে আর কারো কাছে ওহি আসবে না কাজে এই ক্ষমতা কারো দেওয়া হয় নাই এখন অমুকে বলবেন অমুকে আল্লাহ অলি না এগুলো বলার কোনো সুযোগ নাই তাজকেরাতুল আউলিয়া নামক একটা কিতাব আছে ওই কিতাবে এইরকম অনেক কাহিনী আছে অনেক বানানোর কাহিনী যার এখানে আলোচনা করেছি বহুবার সেখানে এগুলো পড়ালে দেখবেন যে মাসা আল্লাহ আর কোনো হাদিস লাগবে না ওই হাসান বস্তির আবে বস্তি পালাবলি খেলাচ্ছে হাসান বস্তির আবে বস্তিকে খুঁজে পাচ্ছে না সাত আট মাস জমিন কোথাও নাই শেষ পর্যন্ত যখন দেখা হলো জিজ্ঞেস করলো যে তুমি কই ছিল রাবে তোমাকে পাইলাম না কোথাও সাত পাঁচ কোথাও নাই তো রাবেয়া বস্ত্রী বললো যে তুমি আমাকে পাইবা কি করে আমি তো আল্লাহর আরসের পায়াতলে গিয়ে পালিয়েছিলাম কাহিনী আছে এরকম আপনি চিন্তা করলেন না আল্লাহর নবী যখন মেয়েরাজে গেলেন ইব্রাহিম যখন সঙ্গে তাফসিরের সব কেতাবে মেয়েরাজের কাহিনী আছে হাদিফের সব কেতাবে আছে সেখানে কি আছে প্রথম আসমান পর্যন্ত গেলেন আসমানে দারোয়ান যারা তারা জিজ্ঞেস করলেন যে কে তুমি বলে জিব্রাই তোমার সঙ্গে কে মানুষ হবে তাকে ডাকা হয়েছে হা হ্যাঁ, ডাকা হয়েছে তারপরে দরজা খোলা হলো তারপরে এইভাবে গেল হয় আসমান আল্লাহর নবীর জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন হলো আর অলিরা লাভ দিয়ে আরো সে পায়ার করে চলে গেল একটা দরজা খোলার প্রয়োজন হয় নাই এরকম ভাবে রাবেয়া বস্ত্রীর কাহিনী আছে তার কাহিনী আছে জীবনী আমি এগুলো পরে মানে এই সমস্ত ওয়াজ আমি একবার করছিলাম না এই লোক আমরা এই ওয়াজগুলো আমরা আগে করেছি এখন দেখি আল্লাহ কাছে তো অবাক করেছে আল্লাহ কত অন্যায় করেছে মানুষকে ছেড়েকে নিয়ে গেছে এটা কাফার হচ্ছে এখন তো আছে ওখানে ইব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখেন কাবা শরীফ দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আর মক্কায় গিয়ে যদি কাবা শরীফ না পায় তাহলে কি করবে সে দায় করে গেল আল্লাহ আমি কি অপরাধ করেছি তোমার কাবা দেখতে পাচ্ছি না আল্লাহ বললেন যে রাধা বস্ত্রী এই ইব্রাহিম রাধা তোমার কোন অপরাধ না আসল বিষয়টা হচ্ছে রহস্য হচ্ছে রাবেয়া বস্ত্রী বুড়া মানুষ সব করতে আসতেছে আমার অলি তো তাকে আগাই আনার জন্য কাবা শরীফ চলে গেছে কাবা চলে গেছে এখন এই জন্য কে ধরে দেখতে পাচ্ছ না সোভান আল্লাহ কত বড় মর্যাদা এই ওদের কাহিনী আমি আপনাদেরকে বলি কাবা শরীফে প্রত্যেকটা মুহূর্তে তপ চলে শুধু ফরজ নামাজের সময় তপ বন্ধ থাকে ফরজ নামাজের সালামটা ফিরাই মানুষ সব সঙ্গে সঙ্গে দিয়ে মানুষরা কেউ হাজরা সাথে কেউ তপ করা শুরু করে যারা গেছেন তারা ভালো করে জানেন আর আমাকে আল্লাহ বহুবার নিয়েছে এবারও যাবো আমার সঙ্গে যারা হজ করতে চায় পাবলিক এদেরকে দেখাই লাভবাহিক বলে বুঝতে ফিরে বলো লাভবাহিক এই শিরিক মুক্ত হবে আল্লাহ লাভবাহিক লাভবাহিকা না রাখা লাভবাহিক সব পাপ এই এরাম পড়ার সময় পুরো সবক দিতে হইবে যে লাভবাহিকা লা লাভাই বুঝতে শুনে বলো তো যাই হোক ওইখানে গেলে পরে প্রত্যেকটা মধ্যে অফ চলে তুমি যখন কাবা শরীফ পাইলে না কাবাস চলে গেল তারা সব করে সবের অবস্থা কি কিসে সব করে গেল তারপরে সারা দুনিয়াতে মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে কাবাস যখন চলে গেল তো কাবাস দিক চলে গেল তার উল্টো দিকে লোকদের নামাজ অবস্থা কি এখন দেখেন আল্লাহ যাদেরকে গোমরা হতে দেন তাদেরকে হেরাত করতে পারে না একজন বড় মহাদ্দিক ঢাকায় বোহারি পড়ায় আমাদের একজন ছাত্র গিয়ে বললো যে হুজুর জসিম শুধু বলেছেন এগুলো মিথ্যা কাহিনী কাবা গেলে লোকদের নামাজ অবস্থা কি ওই হুজুর কি বললেন ওই যে ও তাহলে আসল কাবা যায় না ওটা ছায়া কাবা গিয়েছে কারণ ওই ছাত্র তার অত কিছু বলে না সে আবার এসে আমাকে হুজুর ওইটার উত্তর পাওয়া গেছে খুব খুশি কি উত্তর দিল আসল কাবা যায় না ছায়া কাবা গেছে আমি তো উনি বোধ হয় বাচ্চাদের মতো বাচ্চাদের জীবনে ফিরে গেছে বাচ্চাকে যদি আপনি বলেন এই বেটা বাজারে যাবি না মসজিদে যাবি সে বলবে মসজিদে যাবো যাব যদি ঘুরেই বলেন মসজিদে যাবি না বাজারে যাবি তো সে বলবে কি বাজারে যাবো তার মানে কি বুঝতে পারছেন আগের কাছে ভুলে গেছে আপনি যে দুইটা কথা বলেছেন প্রথমটা সে কি হয়ে গেছে শেষেরটা মনে রেখেছে এই হুজুরও ভুলে গেছে আগে বললো ইব্রাহিম আধাম মক্কায় হজ করে কাবা খুঁজে পায় নাই আর এখন বলে ছায়া কাবা গেছে আসল কাবা যদি না গিয়ে থাকে তাহলে উনি কাবা কেন খুঁজে পাইলেন না আর এই কাহিনীর কেন অবতারণা হলো এখন তুমি বলো কাবা জানে আসল কাবা জানে ছায়া কাবা গেছে তাহলে উনি কাবা খুঁজে পাইল না কেন আসল কথা চায় নাই আসল বিষয়টা হচ্ছে আমি যে বললাম হুদাই দিয়ার সন্ধির ওখানে আল্লাহ নবী মদিনার থেকে আসলেন তিন দিন পর্যন্ত অবস্থান করলেন তারপরে বায়াত হয়ে গেল যে বায়াতের কথা আজকে আলোচনা করলাম কি সুন্দর বায়াত আল্লাহ রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন আল্লাহ তালা বলবেন যে ওদের হাতের উপর আমার নিজের হাত ছিল এত কিছু হলো কিন্তু চুক্তিতে কি ছিল এইবার আপনি অমরা করতে পারবেন না মক্কায় ঢুকতে পারবেন না ফেরত যেতে হবে আগামী বছর আসবেন আল্লাহর নবী ওইখান থেকে কোরবানি করে হেরাম খুলে চলে গেলেন আমি জিজ্ঞেস করতে চাই আর রাবেয়া বস্তির জন্য কাবা চলে গেল আল্লাহর নবীর জন্য ওখানে কাবা দিতে পারতো না কাবা গেছিল কি নিষ্ঠুর কাবা আল্লাহর নবীর জন্য গেল না আম বকরের জন্য গেল না অমরের জন্য গেল না চোদ্দ সপ্তাহ আনার জন্য গেল না কাবা চলে গেছে কাকে আনার জন্য এই হচ্ছে আমাদের দেশের ওয়াল এইগুলো বললেই তো সমস্যা হয়ে গেছে জি ও এটা একটা এখন কাছে মৌলিক একটা প্রশ্ন এটা একটু উত্তর যেহেতু প্রশ্ন আসছে বিষয়টা বলেছি দেখেন কোরআনে আছে আল্লাহ কোথায় কোরআন আছে আর রহমানু আল্লাহ আর তাওয়া আর রহমান আল্লাহ আরো সমাসীন আছেন কোথায় আছেন এক আয়াত হাদিসে আছে আল্লাহ এলেন সর্বত্র বিরাজমান কি বললাম আল্লাহ এলেন সর্বত্র বিরাজমান বাকি আল্লাহ কোথায় আছেন এরকম বলা হয়েছে আল্লাহর হাত ওদের হাতের উপরে ছিল এতে বলতো আল্লাহর হাত আছে এতটুকু আমরা বুঝলাম কিন্তু আল্লাহর হাত কেমন আল্লাহ আরো সে অবস্থান করতেন কেমনে আমি যে চেয়ারে বসে আছি এরকম না আল্লাহ তারা অবতীর্ণ হন কেমনে আমরা যেমন সিঁড়ি ভেঙে নিচে নামি এরকম না এরকম বিশ্বাস করলে এটাকে বলে মুসাফিহা আল্লাহকে তুলনা করা যাবে না এই জন্য আমরা বলি আল্লাহ আরো সে আছেন এটা জানি আল্লাহ তালা প্রথম আকাশে অবতীর্ণ হন এটা আমরা জানি আল্লাহ তালা ওই যে হাত দিয়েছেন ওটা আমরা জানি কিন্তু এর পদ্ধতি আমাদের জানা নেই আল্লাহ আরো সে কেমনে আছেন তা আমরা জানি না আল্লাহ তালা কেমনে হাত রেখেছেন তা আমরা জানি না আল্লাহ তালা কেমনে প্রথম আসমানে নেমে আসেন তা আমরা জানি না আর এই সম্পর্কে ইমান রাখা ফরজ জানতে চাওয়ার কোন অধিকার আমাদের নাই না আমাদের জ্ঞান সীমিত আমাদের জ্ঞান কি আল্লাহ অসীম আর সীমিত জ্ঞান কি অসীমকে আয়ত্ত করা সম্ভব নয় এজন্য আমরা ওই দিন দেখবো যেদিন আল্লাহকে দেখবো হাদিতে বলা আছে আল্লাহ রসুলের সাহাবিরা জিজ্ঞেস করেছেন হার নারা রব্বানা আমরা কি আমাদের রবকে দেখতে পাবো আমরা কি আমাদের রবকে দেখতে পাবো আল্লাহ পাল্টা প্রশ্ন করলেন খাও খাবার তোমরা কি পূর্ণিমার রাতে আকাশের পরিষ্কার আকাশে দেখতে কি কোনো বেগ পেতে হয় দুপুরের সময় আকাশের সূর্য দেখতে তোমাদের কি কোনো ভিড়ি করতে হয় ধাক্কাধাকি করতে হয় না আমরা সকলে স্পষ্টভাবে পরিষ্কার দেখি আল্লাহ রসুল সাল্লাম বলছেন না সাতারাউনা রব্বাকুম জেনে রাখো নিশ্চয় তোমরা তোমাদের রবকে কেয়ামতের মাঠে দেখতে পাবে যেরকম ভাবে পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে অথবা দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে পাও ঠিক সেরকম ভাবে বিনা ধাক্কা ধাক্কিতে বিনা বাধায় তোমরা কেয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে কাছে আচ্ছা, আল্লাহকে আমরা দেখবো যদি সেদিন বলতে পারবো আল্লাহ কেমন এর আগে আল্লাহ কেমন তা বলতে পারবো না এই জন্য যেটা বললাম নজুল রাব্বে মালুম আল্লাহর নাজিল হওয়া জানলাম মালুম আল্লাহ আরো সে সমাসীন তা জানলাম আল্লাহর হাত জানলাম পদ্ধতি আমাদের জানা নেই ইমান ইমান রাখা এই সম্পর্কে আর প্রশ্ন করার সুযোগ আমাদের জি জি জি বলেন আচ্ছা। এগুলো বলতে তো ধারাবাহিক উপরে আসবো এটা একটা আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মানুষ না আল্লাহ এটা আমাদের ক্লিয়ার করতে লাগে মানুষ কোরআনে পরিষ্কার বলা তো মানুষ যদি হয় মানুষ কিসের তৈরি নবী তৈরি হবে এখন এখানে একটা জাল হাদিস আছে জাবেরের থেকে বলিত নাম দিয়ে মুখ্য যে আল্লাহ তালা প্রথম তার নূরটাকে চারটে ভাগ করেছেন আল্লাহ নূর এরপরে সেই নূরের থেকে নবীর নদী বলে না খোদার নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আর এই অবস্থায় নবীকে আল্লাহ জাতির নূর থেকে তৈরি করা বলা এরপরে হলো কি নবী নূর হয়ে গেল সুতরাং নবী আর মানুষ নন মানুষের এই রূপ ধরে নবীরও হবে সেরকম বলে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এটার সাথে সমৃদ্ধ বিষয় কোরআনের অনেকগুলো এখানে বিষয়ে আলোচনা করেছি অনেকগুলো আয়াত আছে আল্লাহ তালা কোরআন পরিষ্কার বলেছেন ফুল আপনি বলুন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া পার্থক্য এই যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নজর হয় এটা পার্থক্য কোরআনে বলা আছে মক্কার কুফাররা প্রশ্ন করত মা লেহাজার রসুল এ কেমন রসুল ইয়াকুল তাম ইয়ামশিবিরা কোয়া বাজারে যায় আবার কি করে খানা খায় বিয়ে করে বাচ্চা হয় এ কেমন রসুল কেন একজন তার রসুল আসে নাই আল্লাহ উত্তর দিলেন কি কি আছে নাও কানাতের মালায়কা তো মুতমাইন্নিনা ফিরাউন লানাজ্জালনা আলাইহিম মালাকার রাসূলা কোরআন থেকে আয়াত আছে এক নাহবিল বুকাতে লাও কানাতিল মালায়কা তো মুতমাইন্নিনা ফিরাউন আয়াতটা দেখো একটু যে যদি জমিনে ফেরেস্তারা বিচরণ করত তাহলে আমি আসমান থেকে মালাকার রসুলা মানে ফেরেস্তা রসুল পাঠাইতাম কিন্তু এখানে যারা বিচরণ করে তারা মানুষ তাদের খাওয়া দাওয়া আছে পেশাব পায়খানা আছে স্ত্রী ভাবে করা আছে আর এইগুলো ফেরেস্তাদের নাই কাজে ফেরেস্তা রসুল আসলে এগুলোকে শিখাবে আর রাসুল সাল্লাহ ব্যাপারে আমরা যেটা পরিষ্কার হচ্ছে এই দেখেন আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা বাকি সব কি মাফলুক সৃষ্টি এই সৃষ্টির মধ্যে সেরা মাফলুক হচ্ছে কি মানুষ আর মানুষের মধ্যে সেরা ব্যক্তিকে তাহলে এখন পরিণতি কি হলো ফলাফল কি হলো যে সমস্ত মাফলুকের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর পরে যে ব্যক্তির আসন তিনি হচ্ছেন কে তিনি তবে তিনি কি মাফলুক তিনি খালেক না তিনি কিনা আপনি এরপর উপরে কোথায় যাবেন আমি তো ভাত করেছি পর্দা দিয়ে একদিকে খালেক আর যে মাফলুক তো মাফলুকের যতদূর ওঠা সম্ভব সর্বোচ্চ অবস্থান করছেন আমাদের নবী এরপরে আপনি অতিক্রম করে কোথায় যাবেন আপনি খালেক আল্লাহর সীমানায় চলে যাবেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহর সীমানায় গেলি ওই এহুদি খ্রিস্টানরা বলেছে নবীদেরকে আল্লাহর পুত্র আর আমরা বানালাম আল্লাহর পুত্র না বরং কি স্বয়ং আল্লাহর সঙ্গে মিশে যায় যুগ এটা মনে রাখতে হবে যে কত বড় মারাত্মক সিঁড়ি এগুলো এরপরে আল্লাহ নবী হাজির নাজির আলেমুল গাইব এই বিষয়গুলো এগুলো এটার সাথে সম্পৃক্ত আল্লাহ যখন বলবেন তাহলে আল্লাহ তো আল্লাহ এলেন সবজায় হাজির নাজির নবী এলেন হাজির নাজির আল্লাহ হাজির নাজির তা না আল্লাহ এলেন সর্বত্র উপস্থিত আল্লাহ মহিতুম বিল মহিতুম বিল আল্লাহ সর্বত্র বিরাজমান সব কিছু জানেন তো যাই হোক এখন আল্লাহর নবী হাজির নাজির আরে কারণে যে হাজির হয় তারা এই সম্বন্ধে সালাম আলাইকা আল্লাহ নবীর সাহাবিরা জানতেন না এটা বালাগালুলা পরে বলছি আমি আমার দেশের অনেক হুজুরেরা বলে বালাগুলো পড়া যাবে না আচ্ছা আপনারা বলেন আল্লাহর নবীর দুরুদ শিখেন নাই কেন করতে হবে এই বালাগুলো কি এটা এটা কবিতা ইরানের এক কবি ছিল শেখ সাদি উনি লিখেছেন এইটার উপরে কি কাহিনী তৈরি করা হয় যে উনি নাকি বালাগাল হুলা বেকামালিহি কাশাফাব দুজা বেজামালিহি হাতুরাত জামিও আলিহি এই পর্যন্ত লিখে আর পারতেছেন না এরপরে নাকি আল্লাহ নবী সাল্লাম স্বপ্নে যোগে এসে ওনাকে শিখাই দেন বলেন সল্লু আলাই ওয়ালি মাশাল্লাহ নবী তো এখনো কি করে পড়ায় শিক্ষা দেয় আল্লাহ নবী হাত ওনার যখন হাত বার করে মুসাফা করে আল্লাহ নবীর সাহাবিদের সঙ্গে মুসাফা করেন নাই মা ফাতিমার সঙ্গে মুসাফা করেন নাই নবী আল সঙ্গে মুসাফা করেন নাই মুসাফা করেন কার সঙ্গে রেফাইর সঙ্গে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন এই যে গাঁজাখুরি কাহিনী এই কবিটা এখন দুর্গের স্থান দখল করে নিয়েছে কারণ এটা করতে গানের ব্যায়াম হয় মজা লাগে গানের ব্যায়াম হয় মজা লাগে আল্লাহ নবীর সাহাবিরা এই দুরুদ জানতেন না বালাগুলো জানতেন না বালাগুলো তো এই করে থেকে শেখ সাবি কোথাও হাজির থেকে তার পাইবে না তার থেকে পাইবে না পাইবেন কোথায় আল্লাহ এই জন্য মনে রাখবেন নবী হাজির নাজির আল্লাহ নবী আলিমুল গাই আলিমুল গাইব একমাত্র আল্লাহ তালা কে এই বিষয়গুলো এখানে আলোচনা আগে হয়েছে পুরোদিন আবার আলোচনা আসবে ইনশাল্লাহ আলেমুল গাইব এটা বুঝতে হবে আল্লাহ তালা যে অর্থে আলেমুল গাইব অর্থাৎ আল্লাহ তালা খুব ভালো করে থাকবেন আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব মানে নিজের থেকে নিজে জানেন কোনো ভায়া দরকার নাই কোনো মাধ্যম দরকার নাই এই অর্থে আলিমুল গাইব একমাত্র আল্লাহ তালাই অন্য যারা আছে তারা জানে কখন জানানোর পরে নবীজি জানতেন কখন আল্লাহ তারা জানাবার পরে নবীজি এহুদি একজন মহিলা দাওয়াত দিল বিষ মিশাইয়ে খাওয়াইল নবী জানেন নাই জানতেন কোন সময় আল্লাহ জানাবার পর এরকম হবে নবীজির স্ত্রী আয়সার উপরে কিছু লোকেরা তহমাত দিল অহমত দিল এক মাস পর্যন্ত আয়েশার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্ক নাই কথাবার্তা নাই বাবার বাড়ি বানাই দিল এরপরে কোরআনের আয় নাজিল হইল নবী তখন জানলেন আয়সা নির্দোষ এরপরে তো অপবাদ দিয়েছিল এদের শাস্তির বিধান নাজির হলো শাস্তি দিলেন কেমন পর্যন্ত কোরআন আয়াত হয়ে রইল এখান থেকে এই হয়ে এরকম ভাবে আল্লাহ রাসুল অনেক কাহিনী আছে যা তারা বোঝা যায় যে আল্লাহ তারা যখন শিখান তখন জানে শিখানের আগ পর্যন্ত কিছুই জানেন না কাজে বিষয়গুলো বিস্তারিত আলোচনা দলিল আছে আমাদের কাছে এগুলো করা এখন অনেকগুলো আছে তো সেগুলো জেনে রাখবো ইনশাল্লাহ আমি এটা আমার আলোচনার মধ্যে আসলে মৌলিক বিষয় এসে গেছে আমার একটা কথা বলি যে কোনো ব্যক্তি যে কথা বলবে কোরআন সুন্নার সঙ্গে আমি মিলাবো যদি কোরআন হাদিসের দলিল থাকে তাহলে কি বলুক আমার মানব সেটা বাকি নাই বলুক অথবা কি আরবের নায়ক আছে আমার দেশে নায়করা বলুক কোরআন হাদিস অনুযায়ী যতরূপ বলবে অতরূপ সহি মানব এমন কিছু শয়তানও বলে কে বলে মারাত্মক কথা বলেছে নাকি না দলিল আছে আমি কথা এমনি বলি না হাদিসে আছে আপনারা দেখবেন হাদিসের সাথে আছে সই হাদিস আল্লাহ রসুল আয়াতুল কুসির ফজিলত এখানে আছে আল্লাহ রসুল সাল্লামের এখন সাহায্য আবু হরাইরা এখন এখানে বলুন দেখেন এই যে গায়ে করে তারা দলিল দেখা দিয়ে আবু হরাইরাকে দায়িত্ব দিল গলিমাতের মাল এক জায়গায় রাখা সৎকার মাল যে পাহারাদারি করার জন্য উনি দেখেন রাতের বেলায় গভীর রাতে চোর আসছে চোর সেই মাল ভরা শুরু করছে পুলিশে আবু হরারা চোর তাকে ধরে ফেলছে ভেতরে আমি বাঞ্জ হুজুর কাছে নিয়ে যাবো রাসুলের কাছে নিয়ে যাবো চোরা বললো দেখো ভাই আমার বাচ্চারা না খেয়ে আছে অসহায় মানুষ দূরী করতে আছে ধরা পড়ে গেছে আমাকে ছেড়ে দামে আসবো না উনি দয়াবান মানুষ ছেড়ে দিলেন আল্লাহ রাসুল সকালে বলেন আবু হরারা তোমার চোরের কি হলো যারা গায়ের তালে বলে তাই কিন্তু গরিবেশ করবে কেমনে জানলেন উত্তর তো আমি আগেই দিয়েছি আল্লাহ তো বানাই দিয়েছেন রাত্র বলেছেন আবার আসবে আবার গভীর রাত্রে দেখে ওই সুরটা আবার সে আসবে ওই রকম সে মাল বস্তা বস্তা শুরু করেছে উনি ধরলেন ভালো করে এই কথা চোখ বিনা বলে কাছে আসবি না আজকেও সে একেবারে কান্নাকাটি অনুনয় করে বলে একেবারে না খেয়ে আসবি অনুপায় হয়ে এসছি আমাকে ছেড়ে আমি আর আসবো না আজকেও ছেড়ে দিলেন সকালবেলা যখন আল্লাহ রসুলের দরবারে গেলেন বলে আবহাওয়া তোমার তোর কি হলো আল্লাহ রসুলকে উনি বললেন ওই আগের মতোই আল্লাহ রসুল সাল্লাম বলেন না সে আবার আসবে মিথ্যা বলেছে বলতো আজকে রাত্রে খুব প্রস্তুতি নিয়ে আসছে আজকে চোরাকে ধর্ম বলাতে ঠিকই গভীর রাত্রে দেখে ওই চোরা আবার আসছে এসে ওই গমখানি গরিমাতের মাল চুরি করছে উনি ভাবলেন আজকে তোকে আজকে না আল্লাহ রসুল কাছে নিয়ে যাও কোন ওজন শুনবো না ওই চোরা বললো দেখো আমাকে ছেড়ে দাও কোনো অনুভব শুনলো না এখন চোরা বললো কি যাবো হরায়রা তুমি তো আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটা আয়াত শেখাবো যে এই আয়াতটা পড়লে তোমার কাছে শয়তান আসবে না সকালে যদি একবার পড়ো সারা দিনে তোমার কাছে শয়তান আসবে না আর বিকেলে যদি একবার পড়ো সারা রাতে তোমার কাছে শয়তান আসবে না আল্লাহ আল্লাহ রাসুল কাছে সকালে গেলেন তোমার ছেড়ে দিল আবু হরার তোমার চলতি হলো আলোচনা আজকে একটা মজার কাহিনী হয়েছে এই ঘটনা বললো ছাড়বো না সে বললো যে এরকম একটা আয়াত এটা বললে সকালে বললে সারাদিনে শয়তান ধারে কাছে আসবে না বিকালে বললে শয়তান সারা রাত্রে কাছে আসবে না সে এই আয়াতটা আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল কি বললেন সদাকা অহুয়া কাজু সদাকা সে সত্যই বলেছে কিন্তু যদিও সে লোকটা মিথ্যাবাদী সত্য বলেছে তবে লোকটা বাদ এরপরে জিজ্ঞেসটা আমরা তুমি কি জানো যে তিন রাত পর্যন্ত তুমি যার সাথে কথোপকথন করছো লোকটাকে তুমি জানো না আমি জানি না ও নিজেই শয়তান ও নিজেই শয়তান ওর বরদাস্ত হচ্ছে না যে মুসলিমদের হাতে এত মাল থাকবে এই জন্য চুরি করে মাল নষ্ট করা যাচ্ছিল এখন দেখেন এই আয়াতুল কুসির ফজিলতের হাদিস কার থেকে বলিত তবে শয়তানের বলার দ্বারা হয় নাই হৈতিকার দ্বারা আল্লাহ রাসুল সাল সালামের মোহর মারার দ্বারা যে সে ঠিকই বলেছে হ্যাঁ এটা সকালে একবার পড়লে সারা দিন শয়তান তার কাছেও আসবে না আর বিকেলে একবার পড়লে সারা রাত্রে শয়তান তার কাছেও আসবে না এটা প্রথম বলল কি শয়তান আল্লাহ রসুল কি বললেন ও ঠিকই বলেছে আমি এখান থেকে দলিল পেশ করলাম যে যে কেহ বলুক শয়তান বলুক জাকির নায়ক বলুক অথবা যে অন্য কোন আলেম বলুক আমি নাজবুল্লাহ আমি জাকির নায়ককে আমার শয়তান সাথে তুলনা করে কিন্তু ইস্তাফ করলাম আমি ইস্তেফার করছি এর জন্য যদি আমার কথাটা ভুল কেউ বুঝে থাকেন আমি এটা বলছি ওর উত্তরটাকে অনেক গভীরে নেওয়ার জন্য যে আমাদের দেশে আমরা যাচাই করি কোন বড় হুজুর কি বললো সেইটা মানি আর যদি আর একজনে বলেন মানি না না এই রোগটা এটা একটা রোগ এটা ত্যাগ করতে হবে বরং আমরা দেখবো কোরআন সুন্না মোতাবেক যে বলবে তারটা মানব যা দলিল আছে আর কোরআন সুন্না ছাড়া যে বলবে সে যত বড় আল্লাহ মাদুদ্দাহার বলুক যত বড় মুক্তি বলুক যত বড় শেখুল হাদিব বলুক যত বড় মহাদ্দেব বলুক যত বড় আলেম বলুক যত বড় পীর বলুক আমরা মানব না যদি কিনা হয় কোরআন সুন্না মোতাবেক না হয় আর কোরআন সুন্না মোতাবেক যদি হয় তাহলে যে কেহ বলবে আমরা কি করবো সঙ্গে সঙ্গে মেনে নিব কাজে আপনি এটা তারাই করবেন আপনারা মনে করেন যে আমাদের আলোচনা তারা বুঝতে পারে হয়তো কেউ যে সবাইকে পাইকারি খারাপ বুঝবে না নাও বুঝবে আমরা এটাও পরিষ্কার করে দিই আমি আমাকে উদাহরণ দিয়ে থাকি প্রায় যে দুধের ভিতরে পিঁপড়া বললে আমরা কি করি পিঁপড়া গুলো ফেলে দিয়ে দুধ খাই তার মানে হচ্ছে আমি দুধের সঙ্গে তুলনা করেছি সবাই অনেক ভালো কাজ করে নব্বই ভাগ ভালো কাজ করে কেউ আশি ভাগ ভালো কাজ করে কেউ পঁচানব্বই ভাগ ভালো কাজ করে কেউ নিরানব্বই ভাগ ভালো কাজ করে একটা সিরিপ করে আমরা চাই সমাজের ওই সিরেক গুলোকে উঠে দিয়ে যারা ভালো কাজ করে সেগুলো আমরা কি করবো গ্রহণ করবো কাজে এটা মনে রাখতে হবে যে আপনি যে বলবেন যে ওনারা তো অনেক ভালো কাজ করে আমরা কি দ্বিমত করি অনেক ভালো কাজ সবাই করে সবাই ভালো ভালো কাজ করে কিন্তু ভালো কাজের সঙ্গে যদি সিরেক আর কুকুর থাকে এইগুলো আমাদের কি করতে হবে বর্জন করতে হবে যেগুলো কোরআন সন্না মোতাবেক সহি এগুলো গ্রহণ করব। এই মানসিকতা এই আকিদাটা আগে পরিষ্কার করেন চশমাগুলো আগে খোলেন রঙ্গিন গ্লাস আগে বের করেন তারপরে কোরআন হাদিসকে শুনেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নুসরাত আসবে হেদায় থাকবে আর যদি রঙ্গিন গ্লাস লাগাই রাখা হয় যতই কোরআন হাদিসের কথা শোনানো হয় কি হবে না শুনবে না এই জন্য আমরা যে ক্ষুদ্র করি ক্ষুদ্র কি বলি বাংলায় আরবিতে আমরা বলি যে আল্লাহ তাকে হেদায়ত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করার নাই আর আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন আল্লাহ তাকে কেউ গুমরা হতে চায় আল্লাহ গুমরা করেন না আল্লাহ কি করেন গুমরা হতে দেন আল্লাহ যাকে তোমরা হতে দেন তার কোনো কি নাই হেদায়তকারী নাই কাজে মনে রাখতে হবে আবু তালেবের হেদায়তকারী কেউ ছিল না আল্লাহ রসুলও পারেন নাই এরকম যারা অধ্যমূল আকিদা নিয়ে আছে যে আমাদের পীর যা বলবো ওইটা মানবো অনেকে বলে আমাকে পীর যদি জাহান নামে যায় তারপর জাহান নামে যদি হবে এইরকম ভাবে কথা বলে জি হ্যাঁ দলের ভিত্তিক হ্যাঁ এবং ওই কথাই বলে যে পুরা আমি শুনলাম আমি কেন্দ্র করবে আমরা তো মুখ্য মানুষ আমরা তো শুনলাম এই জন্য এলেম অর্জন করা ফরজ এই বস্তু থাকা যাবে না এই জন্যই তো এলেম অর্জন করা ফরজ কোরআন হাদিসের মৌলিক এলেম অর্জন করাটা উচিত ফরজ যাতে করে এই কচু পানির মতো এদিক সেদিক নিতে না পারে হ্যাঁ এলেম শিখতে হবে এই যে হচ্ছে এগুলো শিখতে জন্য এলেম অর্জন করার জন্য না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তারা প্রত্যেকে একটা জ্ঞান দান করেছেন এটা একটা জ্ঞান আপনার মধ্যে বড় মুক্তি বসে আছে আপনি দশজন আলোচনা শুনলে এরপরে কোরআন হাজার মিলান মিলাইলে পরে যেটা দেখবেন যে ডাইরেক্ট মৃত্যু করে মানবেন আর যেটা দেখবেন যে ঘুরানো ফিরানো বুঝতে মধ্যে সমস্যা আছে এখন আমাদের সমাজে এটা আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে কোনোটা যদি কোরআন বিরুদ্ধে পান তবে তবে অসুবিধা নাই আর যদি কোরআন সুন্দর মফিক হয় তো মানতে হবে এখন আমরা তো বললাম যে এই যে তাবিজ তবজ মিরাজ সুমরা যা আছে এগুলো কোরআন সুন্দর বিরোধী ওনাদের কাছে দলিল চান যে আপনারা কোরআন হাদিসে দলিল দিবেন খামাখা কোনো ঘুরে কিন্তু হইবেন না আপনি কোরআন দলিল নিয়ে আসেন আল্লাহর নবীর জীবনে তাবিজ দেখেছেন কিনা দলিল নিয়ে আসুন এরকম ভাবে আল্লাহর নবী সালাম কখনো তিন দিনা মিলাদ করেছেন কিনা চল্লিশা করেছেন কিনা কোন দলিল পান কিনা দেখেন আল্লাহ নবী সালাম কোরআন খতম করেছেন কিনা পয়সা দিয়া দেখেন কোথাও আছে কিনা যদি না থাকে আর এটা বড় প্রমাণ ওই যে ইমাম সাহ আপনার বাড়িতে আবার খায় দেখেন বিষয়টা হচ্ছে দেখেন ইমাম সাহ মুসলিমদের জন্য দোয়া করা মুসলমানদের এমন অধিকার আছে আমরা দোয়া করব কিন্তু দোয়ার বিনিময়ে পয়সা হয় না বিশেষ করে মৃত্যু ব্যক্তি যেহেতু অত পয়সার প্রশ্নই আসে না যা সর্বসম্মতিক্রম না যায় মৃত্যু ব্যক্তির জন্য পয়সা নিয়ে দোয়া করার কোন সুযোগ নাই এটা আপনি তার তাফসিরে কেতাব করে দেখবেন পুরায় বাকারা একচল্লিশটা তার তাফসিরে মার বিবরণ করে দেখবেন ওখানে পরিষ্কার লেখা আছে হতো স্বামীতে আছে মার ওখানে বাংলা আছে ওটা ওটাগুলো দেখবেন কাজে এখন এই যেগুলো আছে এখন বলে হাতিয়ে দেবো দুর্গে আমি হাতিয়ে দিতে বলি এখন হাতিয়ে দেবেন কেমনে হাতিয়ে এমনি দিবেন এমনি হুজুরকে একবার দাওয়াত করে খাওয়ায় এটা মহাব্বত হবে হাতি পাবে আল্লাহ রসুল সাহাবিদের দাওয়াত দিতেন আল্লাহ রবি এমন সাহাবিদের বাড়ি যাইতেন খাইতেন এগুলো না যায় না এটা মহাব্বত বাড়ে আরো সব হবে কিন্তু সেটা না করে আপনি দাওয়াত দিচ্ছেন কবে ওই বাবার মৃত্যুবার্ষিকী কবে সেটা হিসেব করে রাখে ওই দিনে দাওয়াত দিবে আর হুজুর কোরআন পড়বে এক বিনিময় পয়সা দেওয়া এগুলো যায় এগুলো পছন্দ বাস্তব এগুলো শরীরের মধ্যে বেদাত তৈরি করা আপনি নিজে কোরআন পড়েন হজুরদেরকে এমনি দাওয়াত করে খাওয়ান মাঝে মধ্যে পয়সা আপনি দেন আপনি মুরগি কিনলে দুইটা কিনেন একটা নিজের পাশা কিনেন একটা হজুরের বাসা বাড়াই দেন আমার কোনো আপত্তি নাই আপনি চাউলের বস্তা দুইটা কিনেন একটা নিজের পাশায় নিয়ে দেন একটা হজুরের পাশা দিয়ে দেন আপত্তি নাই এটা হাতিয়া কিন্তু আপনি যদি এখন হাতিয়ার নামে ওই বেদাত করে হাতিয়ার নাম দিতে চান এটা ইসলামের মধ্যে আপনি আর একটা ঘুরানো ঘুরানোর তাবিল করার রাস্তা পেয়ে দিলেন বনে ইসরাহলের পরে শনিবারে মাছ শিকার করা হারাম ছিল কারণ শনিবারে কিতাবের তেলাওয়াত হতো মাছেরা জড়ো হয়ে যেত নদীর পারে এই বনে ইসরাহল করলো কি শনিবারে যদি নিষিদ্ধ এই জন্য ওই নদীর থেকে খাল কেটে ড্রেন কেটে পুকুরের সঙ্গে সংযোগ দিল মাছেরা ওখানে জড়ো হলো এরপরে ওই দিন আর বাড়ে নাই পরের দিন মাছ মারা শুরু করলো আল্লাহ তারা কি হুকুম দিলেন এতে আবার গজব দিলেন কোন ফেরাদাতান খাওয়াফিল বানর বানিয়ে দিলেন এটা আবার দারুণের বানর না দারুণ তো বলছেন বানর থেকে মানুষ এটা কিন্তু মানুষ থেকে বানর হচ্ছে আর এই মানুষ বানর করে মারা গেছে এবার মারা গেছে সবগুলো মরে গেছে আওয়াজ হ্যাঁ, করেছেন তো মাইক তো নবী যুগে ছিল না উনি বিদাত করলেন নবী মাইক ওয়াজ করেন নাই উনি ফ্যানের পালে বসেছেন নবীর যুগে ফ্যান ছিল না বিদাত হলো উনি মাইকে হজ করেছেন উনি প্লেনে হজ করতে যান উনি মোবাইলে কথা বলেন এগুলো সব বিদাত নবীর যুগে ছিল না আপনাকে বুঝে যাবে কি বলবেন এইগুলো যদি বেদাত হয় এরকম যদি বেদাত হয় এর নাম বেদাত তাহলে আমি বলবো যে ভাই তুমিও বেদাত আমিও বেদাত তোমার বাপ বেদাত মা বেদাত চোদ্দ গোষ্ঠী বেদাত কেন আমার নবীর যুগে কেউ ছিলাম না তুমিও ছিলে না আমিও ছিলাম না তোমার বাপ ছিল আমার বাপ ছিল না সব বেদাত আগে বেদাত বুঝতে হবে বেদাত কাকে বলে বেদাত হচ্ছে ইসলামী শরিয়াতের মধ্যে নতুন কোন এবাদত দলের উদ্দেশ্যে তৈরি করা এর নাম কি নতুন কোন এবাদত তৈরি করা সবের উদ্দেশ্যে কোন এবাদত তৈরি করা এখন আসুন মাইক আমরা ব্যবহার করি এটা কি সবের জন্য যে মাইকে পারলে দশ গুণ সব বেশি পাওয়া যাবে প্লেনে হজ করতে যাই কোনো সবের জন্য যে প্লেনে গেলে একশো গুণ সব বেশি পাওয়া যাবে এরকম ভাবে মোবাইল ব্যবহার করলে প্রত্যেকটা কথার সঙ্গে দশ কি পাওয়া যাবে তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল বেদাত বলে ইসলামের মধ্যে নতুন কোন এবাদত করা সব উদ্দেশ্যে এবাদত তৈরি করার নাম কি আর এইগুলো যেহেতু সব উদ্দেশ্যে করা হয় না সেগুলো এগুলো কিনা বিদাত না কিন্তু আপনি যে তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ মৃত্যুবার্ষিকী মিলাদ এইগুলো করছেন মুদারের নামে কোরআন খতম করাচ্ছেন এইগুলো তো আপনি করছেন কিসের জন্য সবের জন্য এইটাকে আপনি মোবাইলের সঙ্গে তুলনা করতে পারেন না এইটাকে মাইকের সঙ্গে তুলনা করতে পারেন না এইগুলো আর একটা গুমরাহি এই জন্য এলেম অর্জন করতে হবে আর বুঝতে হবে যে বেদাত কি সেরে কি ইনশাল্লাহ সে আলোচনা আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা শুনলে বুঝবেন একদিনে আসলে পুরো এলেম আসবে না এটা অনুরোধ করবো আমরা এই যে দশটা বিষয় আজকে আলোচনা করলাম এইগুলো আরো পাকা হবে আমরা যখন প্রত্যেকটা বিষয়কে বিস্তারিত আলোচনা করবো দলিল সহকারে তখন দেখবেন যে সিরিক অর্থ কি আমরা এখানে সারা সামনে আলোচনা আসবে সিরিকের সাত্বিক অর্থ কি পরিভাষায় শিরিক কাকে বলে সিরিক কত প্রকার কি কি কথার মধ্যে কি সিরিক কাজের মধ্যে কি সিরিক আমাদের মধ্যে কি সিরিক প্রচলিত কি সিরিক এই সবগুলো আসবে সাল আলোচনায় কাজে দাওয়াত দিব এলে অর্জন করা ফরজ সেই থাকবেন আজকে আর ইনশাআল্লাহ নতুন উপস্থিত হবে না আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার দান করে আমিন ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আসসালামু আলাইকুম ওয়া